ما ليس منه فهو رد أو كما قال عليه الصلاة والسلام বন্ধুগণ দাম্মাম ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক প্রোগ্রামে আপনাদের উপস্থিতিতে জানাই আপনাদেরকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ আজকের বিষয়বস্তু সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবহিত হতে পেরেছেন সময় খুব কম কাজে এই একটা বিরাট বিষয় সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন আমি সংক্ষেপে শুধু আপনাদের এই বিষয়টা সম্পর্কে একটা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমত আপনাদের কাছে বেদাত এবং খোরাফাত কি বেদাত এবং খোরাফাতের অবস্থান বা ধর্মের এর অবস্থান কোথায় এরপরে আমরা যেটা আলোচনা করব কিভাবে বেদাত এবং খোরাফাত আমাদের ইসলাম ধর্মে এটা প্রচলন শুরু হলো এবং কখন হলো কিভাবে এরপরে যেটা আলোচনা করব আপনাদের কাছে যে কিভাবে এটা সারা বিশ্বে মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়লো কি কি কারণ কিছু বেদাত এবং খোরাফাতের উদাহরণ বেদাতি এবং খোরাফিদের যে সমস্ত দলিল বলবো না বরং যে সমস্ত সংশয় বা সন্দেহ এগুলির কি এবং এর উত্তর কি বেদাত এবং খোরাফাতের পরিণাম কি কিভাবে আমরা বেদাত এবং খোরাফাত থেকে বেঁচে থাকতে পারব এই কয়েকটি পয়েন্টের উপরে ইনশাল্লাহ আপনাদের কাছে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব প্রথমত আমরা আসি বেদাত কি তো সংক্ষেপে আপনাদের কাছে বলবো বেদাতের শাব্দিক অর্থ হচ্ছে নব আবিষ্কার পূর্বের কোন নমুনা ছাড়া কিছু একটা নতুন জিনিসকে তৈরি করা আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোন নমুনা ছাড়াই কোন উদাহরণ ছাড়াই তিনি আসমান এবং জমিনকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন যখন কোন জিনিস তৈরি করেন তাকে কোনো একটা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জন্য কোনো আপনার ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্রথমে একটা পরিকল্পনা এর একটা নমুনা এর যেটা আপনার প্ল্যান প্রোগ্রামের আল্লাহ রবাহ আলমিনের প্রয়োজন হয় না বরং তিনি বলেন কোন কোন হয়ে যাও হয়ে যায় এটা ইসলামের পরিভাষায় বলা হয় বেদাত বলা হয় যে জিনিসটা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাহাবা আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের সাহাবা ইকরামের যুগে যেটার কোনো অস্তিত্ব ছিল না কোরআন এবং হাদিসের আলোকে সোয়াবের উদ্দেশ্যে নতুন করে যেটাকে তৈরি করা হয়েছে হতে পারে পদ্ধতিতে হতে পারে সময়ে হতে পারে তার সংখ্যায় সংখ্যা ছিল না সংখ্যা নির্ধারণ করা হয়েছে পদ্ধতি এটা ছিল না পদ্ধতি নতুন করে তৈরি করা হয়েছে অথবা এই সময় নির্ধারিত ছিল না সময় নির্ধারণ করে নেওয়া হয়েছে কারণ যেই কোনো বেদা যেই কোনো এবাদাত কবল হওয়ার জন্য আপনারা হয়তো জানেন যে একটা শর্তের চারটি শর্তের মধ্যে একটি বিশেষ শর্ত হচ্ছে যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য আমার সালেহ যার তফসির করা হয়েছে সাহাবা ইকরাম থেকে সালেহ মানে সওয়াব সঠিক সঠিক মানে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে না হলে আপনার সে বাদাত আল্লাহর কাছে কবল হবে না তাহলে আমরা বুঝতে পারলাম বেদাত বলা হয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের তরিকা যেই তরিকার উপরে সলফ সালহিন সাহবাইকরাম যে তরিকার উপরে ছিলেন সেই তরিকাকে ছেড়ে দিয়ে নতুন করে সবের উদ্দেশ্যে কারণ এই যে মাইকে কথা বলছি এটা একটা নতুন জিনিস যে চশমা পড়েছে এটাও নতুন যে ঘড়ি সেটাও নতুন ক্যামেরাও নতুন টেলিভিশন নতুন সবকিছুই নতুন তা আপনারা বলবেন যে এগুলি তাহলে বেদাত হ্যাঁ এটা শাব্দিক অর্থে আসবে কিন্তু ইসলামের পরিভাষা এগুলি বেদাতে আসবে না কারণ টেলিভিশন কি কোনো সবের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে মাইক্রোফোন যে তৈরি করেছেন যিনি অনেক নেকি পাবে সে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তা না কিন্তু আমরা যেটাকে সবের উদ্দেশ্যে যখন আমরা করতে যাব যখন ধর্মীয় আমরা কোন স্থান হিসাবে সেটাকে গ্রহণ করব তখনই সেটাকে বেদাত বলে আমরা আখ্যায়িত করব এরপরে আসি আমরা এগুলি এখন যদি দলিল দিতে যাই বেদাতের অনেক সময় লাগবে আমি সংক্ষেপে শুধু আপনাদের বলেছি একটা ধারণা দিব আর আপনারা ইতিমধ্যে হয়তো আলোচনা অনেক শুনেছেন খোরাফাত খোরাফাত শব্দের অর্থ হল কুসংস্কার বা যেগুলি গাল গল্প মিথ্যা গল্প গুজব যেগুলি ইসলামের পরিভাষায় খোরাফাত বলা হয় ইসলামের নামে যে সমস্ত গাল গল্প বিভিন্ন আউলিয়া সম্পর্কে পীর সম্পর্কে রাসুল সম্পর্কে নাবি সম্পর্কে যেগুলিকে ইসলামের ছাঁচে গড়ে আমরা বলতে চেয়েছি এগুলি কি শরিয়াতের গল্প কিন্তু অরিজিনালি সেগুলি কোরআন হাদিসের আলোকের কোনো ভিত্তি নেই আপনার হয়তো বুঝতে চেষ্টা করছেন যে খোরাফাত বলা হয় এমন কিছু গল্প গুজব যেগুলো মনে করেন আপনাদের আমি পরবর্তীতে কিছু খোরাফাতের আমি উদাহরণ দিব যেমন মনে করেন আপনাদের বোঝার জন্য এখন একটি দেওয়া দরকার পীরে পীর দত্তরীর বড় পীর আব্দুল কাদের জেলানি সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা আছে এবং সকলের এই ভালো ধারণা থাকা দরকার তিনি একজন আল্লাহর সত্যিকারের ওয়ালি ছিলেন তার সম্পর্কে একটা গল্প আছে সেটা হলো এই যে একদিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন শেষ আসমানে পদাচরণ করতেছিলেন হাঁটতেছিলেন আমাদের বরফির আব্দুল কাদের জিলানি সাহেব তিনি আল্লাহর সঙ্গে শেষ আসমানে হাঁটতেছিলেন হঠাৎ করে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নাউজুল্লাহ জালেক আগেই পড়ি পদস্খলন হলো মানে পা পিছলে গিয়ে যখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন জমিনে পড়ে গিয়ে ধ্বংস হতে যাচ্ছিলেন বলেন নাউজুল্লাহ জালেক আমাদের বরফির আব্দুল কাদের জিলানি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের হাত দস মানে হাত গির মানে পাকার না মানে হাত ধরে নিয়ে আল্লাহকে মাথায় দিলেন বলেন নামদুল্লাহ এই জন্য আল্লাহ রব্বুর আলমে আমাদের বড় পীর আব্দুল কাদের জেলানির নাম রেখে দিলেন পীরে পীর দস্তগীর যে মহান রব্বুল আলমিনের হাত পাকড়িয়ে হাত ধরে বাঁচিয়ে দিলেন এমনটা কি হতে পারে কখনই না এবার আমরা আছি আমরা অর্থ জানতে পারলাম বিদাত নব আবিষ্কৃত যার কোনো কোরআন হাদিসে স্থান নেই এমন কোন জিনিস সেটা পদ্ধতিগতই হোক সময় নির্ধারণ করেই হোক বা সংখ্যা নিজে বানিয়ে নেওয়াই হোক এবং খোরাফাত হল যে ইসলামের নামে কিছু গল্প গুজব গল্প চালিয়ে দেওয়া যেটাকে আমরা ইসলাম মনে করে গ্রহণ করে থাকি এরপরে আমরা আসি যে বেদাতের স্থান কোথায় ইসলামে বেদাতের স্থান কোথায় এটা কি ইসলামের কোন ইসলামের অন্তর্ভুক্ত না ইসলামের বহির্ভূত জিনিস এটা আমাদের জানা দরকার রয়েছে ঠিক কিনা এর আগে আপনাদের কয়েকটি মূল নীতি জানা উচিত মহান আরামিন আলমিন আমাদের কাছে তার শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের মাধ্যমে পূর্ণাঙ্গ একটি কমপ্লিট জীবন ব্যবস্থা দিন ইসলাম দিয়ে গেছেন ঠিক কিনা এর মধ্যে কোনো কমতি আছে এর মধ্যে কোনো সংযোজন এবং বিয়োজনের কোনো কি আপনার অবস্থান রয়েছে এমন কোনো কারণে অধিকার রয়েছে যে দিন ইসলামের মধ্যে কিছু সংযোজন করবে অথবা দিন ইসলামের মধ্যে কিছু বিয়োজন করবে এমন অধিকার রসুলের ইন্তকালের পরে সাহাবাই ক্রামের জন্য কিছুটা কারণ আল্লাহ রসুল বলছেন আলাইকুম বেসুন্নতি অসুন্নাতিল খোলাফাই রাশদিন আল মাহাদিন আমি এবং আমার সাহাবাই ক্রাম যারা খোলাফাই রাশদিন তাদের সুন্নতকে তোমরা মজবুত করে আঁকড়িয়ে ধরো তমস্তকু বিহা দাঁত দিয়ে মজবুত করে ধরো হাত দিয়ে মজবুত করে ধরো আমার এবং আমার খোলাফাই রাশিদিনের সুন্নতকে তাহলে তার পরবর্তী যুগ যেগুলি আল্লাহ রসুল তো বলছেন খাইরুল করুন করনি তিনটা যুগ তিন শতাব্দীর পরে এই তিন শতাব্দীর মধ্যে কোনো প্রকার বেদাত তৈরি হয় নাই পরবর্তীতে বেদাত এবং খরাফাতের তোমার জন্ম হয়েছে এবং সেগুলি বর্তমানে যে আমাদের দেশে একেবারে ইসলামের নামে আমাদের রন্ধ্রে আমাদের রক্তে শিরায় শিরায় যেগুলি ঢুকে বসেছে আমাদের নগজে যেগুলি ইসলামের নামে বসে গিয়েছে যেগুলিকে দূর করার জন্য অত্যন্ত বড় আমাদের চেষ্টা করেও আজকে আমরা সফল কাম যতটুকু হওয়া দরকার আমরা হতে পারছি না বন্ধুগণ তাহলে আমরা জানলাম যে দিন কমপ্লিট আলিয়া আখমাল দিন আকুম যখন মানুষ সমাবেশে যখন বললেন খুদু আন্নি মানাসিকাকুম তোমাদের হজ সম্পর্কে আমার কাছে জেনে নাও কারণ আমি জানি না সামনে হাজে তোমাদের সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারবো কিনা এবার দিন কমপ্লিট আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের পথে আয়াত নাজিল করলেন দিন পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য নিয়ামাতকে আমি তোমাদের ইসলাম যে একটা বড় নিয়ামাত এটাকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এটা আমি রাজি খুশি হয়ে গেলাম তোমাদের জন্য দিন ইসলামকে আমি কি করলাম মনোনীত একটি ধর্ম হিসাবে গ্রহণ করে নিলাম এবং এই ধর্মে সমস্ত আগের ধর্ম সব কিছুকে কি করলো রহিত ঘোষণা করা হল ঠিক কিনা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আরো বললেন দিন পরিপূর্ণ হল সাহাবা ইকরাম কাছে ই করলেন করলেন ইয়া আপনার অবর্তমানে আমরা কি ধরে থাকব আমাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য ছুটে আপনার কাছে আমরা যাই আমাদের শারীর আমাদের ব্যক্তিগত আমাদের যে আমাদের পারিবারিকগত আমাদের সামাজিক আমাদের জীবনের সবকিছুর সমস্যার সমাধানের জন্য আপনার কাছে আমরা ছুটে যাই এটার যদি উদাহরণ দিতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন আপনার অবর্তমানে আমরা কি করব। এই সমস্যার সমাধান কোথায় পাব আল্লাহ রসুল বললেন তারা তুফিক আমরাইন তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা এটাকে মজবুত করে আঁকড়িয়ে ধরবে মহাত্মা মালিকের হাদিস ততদিন পর্যন্ত তোমরা পথ ভ্রষ্ট হবে না কিতাবুল্লাহ কোরআন মাজিদ আর দ্বিতীয়টা হচ্ছে রাসুলের সুন্নত সুনত মানে আল্লাহ রাসুলের কথা আল্লাহ রাসুলের কাজ আল্লাহ রাসুলের সমর্থন আল্লাহ রসুলের শারীরিক বর্ণনা আল্লাহ রসুলের চারিত্রিক বর্ণনা সেটা আল্লাহ রাসুলের নব্বাত প্রাপ্তির পূর্বে হোক আর পরেই হোক সবকিছুই হচ্ছে সুন্নত সুন্নতের অর্থ মনে আপনাদের কাছে স্পষ্ট হলো আল্লাহ রাসুলের বাটনিক আল্লাহ রাসুলের যে সমস্ত কাজকর্ম আল্লাহ রসুল যে সমস্ত জিনিসকে সমর্থন দান করেছেন সেগুলি আল্লাহ রাসুলের নবুয়াতের আগেই হোক পরেই হোক তার শারীরিক বর্ণাতে আসুক এবং তার চারিত্রিক বর্ণাতে আসুক সব কিছুই হচ্ছে সুন্নত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রেখে গেলেন দুইটি জিনিস কোরআন মাজিদ আজকে কিছু দল রয়েছে যেরকম শিয়ারা বলে রাফিজিরা কোরআন ত্রিশ পড়া না বরং চল্লিশ পড়া তারা বলে কমপ্লিট তোমাদের কোরআন কি রয়েছে নাকেশ রয়েছে অপূর্ণাঙ্গ পূর্ণ না এজন্য আসুন বন্ধুগণ তাহলে আমাদের কাছে স্পষ্ট আমাদের যত কিছু সমস্যার সমাধান এই দুইটির কাছে আমরা ফিরে যাব আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ আমরা আল্লাহর অনুসরণ করব। কিতাবুল্লাহর অনুসরণ করব। রাসুলের সুন্নতের অনুসরণ করব। উলিল আমর যারা আমাদের যারা আমির ওমারা আমাদের যারা বাদশাহ যারা আমাদের আলম সমাজ তাদের অনুসরণ করব। কিন্তু যদি গন্ডগোল হয়ে যায় যদি মতনৈক্য দেখা যায় এক পীর সাহেব বলে এটা হলো ফরজ নামাজের পরের তোহফা অজিফা আরেকজন বলে না এটা আরেক বলেন জান্নাতে এইভাবে এই আমল করলে জান্নাত পাবে আরেকজন বলে এই লতিফা ধরলে এই কাজ হবে আরেক বলে এই তরিকা ধরলে এই কাজ হবে একতলাফ কিনা মতনৈক্য কিনা এক পীর সাহেব আর এক পীরের মরিদ হতে নিষেধ করেন করেন কিনা এক হুজুর আর এক হুজুরের যা ব্যাখ্যা আর এক ব্যাখ্যা দান করেন করেন কিনা আল্লাহ রাবুল্লাহ আলহিন বলছেন ফাইন তারা যা যদি ঝগড়া বেঁধে যায় মতনৈক্য যদি হয়ে যায় ফারদ্দ হয়ে রসুল তাহলে তখন কোরআন আদেশের দিকে ফিরে আসো এখানে কিন্তু বলা হল না তখন আলেমদের কাছে যাও কারণ যখন আপনি আপনার পেশাবের কাছে যাবেন আমি আমার হুজুরের কাছে যাব দুইজন দুই রকম ব্যাখ্যা দিবে তখন কি আমরা দুইজন এক জায়গায় হতে পারব কিন্তু যখন আপনিও যাবেন কিতাবুল্লাহ অসুন্নাতে রাসুলের দিকে আমিও যখন যাব সেখানে আরো দশজন যখন ওই বিচার দিকে আসবে তখন আমরা এক জায়গায় হতে পারব এক মসজিদে নামাজ পড়তে পারবো এক ইমামের পিছনে তখন আমাদের নামাজ হবে তখন সুন্নতকে সুন্নতেই জানবো বেদাতকে বেদাতেই জানবো কিন্তু যখন আমরা এক একজন একাধ হুজুরের কাছে যাব তখন কিন্তু আমাদের সেই পথ আর খোলা থাকবে না যার কারণে আজকে আমরা মুসলিম জাতি যদিও কিতাব আল্লাহ এক ঠিক কিনা রাসুল একজন কোরআন একটা হাদিস একই কিন্তু আমরা বিভিন্ন মতে দলে কেন আজকে এই যে আল্লাহর আদেশ সারদ্য হয়ে আল্লাহ রাসুল কোরআন হানিসের দিকে ফিরে যাও মতনৈক্য হলে এই বাণীটা আমরা যদিও মুখে বলি যদিও আলোচনায় করি যদিও কোরআন মজিদের মধ্যে রয়েছে যদিও হাদিসের ভাষায় তা বুঝি কিন্তু আমরা বাস্তবে সেটাকে রূপান্তরিত বা বাস্তবে সেটাকে রূপ দিতে আমরা রাজি না সেই ধরনের আমাদের ব্রেন এখনো ওয়াশ হয় নাই ঠিক কিনা এজন্যে প্রথমত আপনাদের জিনিসটা বুঝাবে চেষ্টা করলাম যে দিন কমপ্লিট এখানে কোনো ব্যক্তির সংযোজন বিয়োজন করার অধিকার নেই যদি কেউ করে তাহলে শিল্পের রিসারা হয়ে যাবে তাহিদ আপনারা তিন প্রকার জানেন তাহিদ প্রথমত দুই প্রকার একটা তাহিদ হলো যেটা আল্লাহর সঙ্গে সম্পর্ক সেটা তিন প্রকার তৌহিদুল উলুহিয়া তৌহিদুল আসলা সিফাত তৌহিদুল রবিয়া আল্লাহর সঙ্গে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 বলে আসাদু আল্লাহ ইলাহ ও আন্না মোহাম্মদ রসুল্লাহ যদি না পড়ে কেউ মমিন হতে পারবে মুসলমান হতে পারবে না তার ইমান বা তার ইসলাম তার কমপ্লিট হবে না বন্ধুগণ আপনাদের তাহলে স্পষ্ট হলো আপনাদের কাছে যে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাহ কাছে তারাকানা আলাল বাইদা লাইলুহা কানাহারিহা লা আনহা ইল্লা আমার স্পষ্ট এক দ্বিপ্রহারের যেরকম সূর্য যখন কোনো জিনিস দেখতে অসুবিধা হয় না এমন স্পষ্ট ভাবে আমাদের কাছে আমাদের কাছে কোরআন হাদিস লিখে গিয়েছেন না কোরআনের কোন একটি আয়াত আমাদের কাছে আসে নাই বিশ্বাস করেন নাকি আপনারা ইন্না না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ কোরআনকে সংরক্ষণের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন তাওরাত ইঞ্জিল তাহারিফ এবং তাব্দিল পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন হয়েছে কিন্তু অর্ধবধি আজ থেকে পনেরো শত বছর আগে যে কোরআন নাজিল হয়েছে অর্ধবধি কোরআনের একটি আয়াত একটি নোক্তা একটি জের ও জবারও পরিবর্তন হয়নি বলেন সুহান আল্লাহ কারণ আল্লাহ নিজেই তার সংরক্ষণের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন ঠিক কিনা আজকে বিধর্মীরা বিভিন্ন আয়াত সুরাতুল মোমেন সুরা বিভিন্ন আয়াত এটা ওটা অনেক কিছু সংযোজন করছে কি ধরা পড়ে নাই রাত্রি করলি সকালে পাঁচ মিনিট যখনই এটা বাইরে এসেছে তখনই সেটা ধরা পড়েছে কোনো বুদ্ধি নেই বন্ধুগণ আল্লাহ রবাহ আলমিন একদিকে যেরকম সুন্নতের পাবন্দির জন্য আমাদেরকে আদেশ করেছেন আরেকদিকে আমাদের বেদাত থেকে খোরাফাত থেকে আমাদেরকে নিষেধ করেছেন কারণ বেদাত খোরাফাত মানে রাসুলের শূন্যতে যথেষ্ট মনে না করে আরো কিছু আমাদের অধিকার রয়েছে দিনের নামে কিছু সংযোজন করার ঠিক কিনা এই জন্য রাসুল্লাহ আমি সংক্ষেপে শুধু বলবো যে রাসুলের অনুসরণ এবং অনুকরণের জন্য যে তাগিদ করা হয়েছে রাসুল যা তোমাদের দেয় গ্রহণ করো যা নিষেধ করে তা বর্জন করো বললেন নাকি যে তোমাদের হুজুর সাহেবানরা যা দিবে তাও গ্রহণ করতে পারো যা নিষেধ করবে তাও ছাড়তে পারো এমন কথা কি আছে নাকি করোনা দিছে না আল্লাহ রব্বুল আলমিন বলছেন আতি আতি ওর রাসুল অলিল আমরে মিনকুমগণ ঝগড়া বেঁধে গেলে ফারুদ্দুহিল আল্লাহ ওর রাসুল রাসুল আল্লাহ রব্বুল আলমিন শুধু তাই বলছেন না বলছেন আতি আতি ওর রাসুল আল্লাহ আল্লাহ রাসুলের শুধু অনুসরণ করো আল্লাহ কুমতুর হামুন তাহলে তোমরা আল ইমরানের একশো বত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন তাহলে তোমরা কি হবে আল্লাহর অনুকম্প আল্লাহর দয়া এবং আল্লাহর তোমরা রহমাত পাবে আল্লাহ রব্রাহিম শুধু তাই না আরো বলছেন ফলে তাদেরকে ভয় দেখিয়ে দাও তাদেরকে সাবধান করে দাও যারা তোমার আদেশ নিষেধের মুখালেফ করে হয় তাদের কোনো ফেতনা আক্রমণ করবে কি ফেতনা ওই যে বেদাতে যখন লিপ্ত হতে পারবে লিপ্ত হয়ে যাবে আর বেদাতে লিপ্ত হলে তার অবস্থা কি হবে রাসুলের তরিকা ছেড়ে যখন অন্য তরিকা ধরবে কি সে আমল কবল হবে আলিম অথবা তাদের দজনাক বড় কঠিন আজাব তাদেরকে স্পর্শ করবে আজকে রাসুলের তরিকা ছেড়ে দিয়েই তো আমাদের যত লাঞ্ছিত যত পদদলিত পদমথিত এবং আমাদের যত দেখেন সারা পৃথিবীতে মুসলিম জাতির যত অবনতি একটি মাত্র কারণ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকাকে ছেড়ে দিয়েছি কারণ যেইভাবে তাকে আমরা পেয়েছি মুসলিদের ইমাম সেভাবে পেয়েছি তাকে সমর প্রান্তে তিনি সেপা চালা ঠিক কিনা তিনি কি খানকায় বসেছিলেন নাকি আটাশটি যুদ্ধে স্বয়ং নিজে যুদ্ধ পরিচালনা করেছেন আটটি যুদ্ধে তিনি অস্ত্র হাতে গ্রহণ করেছেন সেই সুন্নতকে আমরা ধরে আছি আল্লাহ হজরত আউবাকর বলছেন মানুষ যখন এই জাহাজ ছেড়ে দেবে তখন তাদের দিল্লতি অবনতি তাদের সর্ব ধরনের পদদরণ পদমথন তাদের জন্য কেউ আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য অবধারিত হয়ে যাবে বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমী বিভিন্নভাবে বিভিন্ন আয়াতের মধ্যে আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসুলের শুধু অনুসরণ করার জন্যই বলেছেন আমি দীর্ঘায়িত করছি না কারণ এটাই যদি বর্ণনা করতে যাই অনেক সময় আমার আসল পয়েন্ট আমাদের যাওয়া দরকার এবার আমরা আসি আপনাদের সঙ্গে অর্ডার করেছি বেদাত এবং খোরাফাতের স্থান ইসলামী কতটুকু এর স্থান কোথায় বেদাতের যখন অর্থ আপনারা চেন যে বেদাত মানে হচ্ছে নব আবিষ্কার ইসলামের নামে সবের উদ্দেশ্যে সবের উদ্দেশ্যে যেটা রাসুল এবং সাহাবা একরাম করেন নাই এমন কোন জিনিসকে করাই হচ্ছে বেদাত আপনাদের অনেক সময় হুজুরা বলে আরে প্লেনে চড়ে এটা কি বেদাত না কি আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে তাহারান পর্যন্ত যে এসেছেন কত স্বভাবের উদ্দেশ্য করে এসেছেন উদ্দেশ্য করেছেন নাকি স্বভাবের এটা দিনের কোনো কাজ মনে করেছেন কিনা কিন্তু যখন আপনি সবে বরাত মানেন তখন কি করেন বিরাট উদ্দেশ্য হয় ঠিক না সমস্ত জীবনের গুণাখাতা মাপ হয়ে যাবে তাহলে তার দলিল লাগবে তখন কিন্তু দাঁড়ান যখন আমি আসতেছি আমি যেহেতু এটাকে দিন মনে করি না আমি সেটাকে বেদাত মনে করার প্রয়োজন নেই যাই হোক বন্ধুগণ আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ বলছেন তোমাদের পূর্ব পক্ষ থেকে যা তোমাদের জন্য এসেছে অবতীর্ণ হয়েছে ওয়াহি ওয়াহি দুই প্রকার ওয়াহি মাত্র অর্থাৎ কোরআন মজিদ যেটা তিরিশ পারা কোরআন তেইশ বছরের জিন্দগিতে যে কোরআন আমাদের কাছে এসেছে আরেকটা হলো ওয়াহি গায়ের মাতলু যেটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস এটাকে বলা হয় ওয়াহি গায়ের মাতলু কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের মন থেকে কোনো কথা বলতে না মা কোয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু যে কোনো কথা তিনি বলতেন প্রতিটি কথাই তিনি আল্লাহর নির্দেশে তিনি বলতেন আল্লাহ ইলহাম হলে বলতেন এখন তো আমাদের মাশাল্লাহ কাশ এবং ইলহামের এক গ্রুপ রয়েছে সুফিবাদী এবং বাতিনি গ্রুপ যারা বলে কি যে প্রতিদিন রাত্রে আমাকে আল্লাহ ইলহাম করেন বলেন নাউদুল্লাহ এই ধরনের করে তারা নিজস্ব শরিয়াত বানিয়ে আমাদেরকে পদভস্ত করার চেষ্টা করে বন্ধুগণ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম যে ওয়াহি আমাদের কাছে রেখে গেছেন ওই যে তারা তুফিক আমরা দুইটি ওয়াহি কোরআন এবং হাদিফ এই নীতিকে অনুসরণ করার জন্য আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া অন্য কাউকেই দোস্ত বানিয়ে নিও না কেউ যদি নিয়ে আসে নতুন ধর্ম নতুন কিছু সিলেবাস নতুন কিছু তরিকা সেটা অনুসরণ করো না আল্লাহ বলছেন খুব কম সংখ্যক মানুষ যারা কি স্মরণ করে যারা এটাকে গ্রহণ করে এজন্যে হকপন্থীরা সবসময় কম হবে এজন্য ভয় পাওয়ার কিছুই নেই আমি পরবর্তীতে ইনশাল্লাহ বেদাত এবং খোরাফিদের যে দলিল সুভাত সংশয় অনেক এতগুলি মানুষ কেন করে এগুলি আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন বোখারি মুসলিমের হাদিস যে কেউ মান আপনারা তো আরবি আল্লাহ করে কিছু শিখেছে সোজা রয়েছে অনেক সময় সৌদিরা বলে মিন মিন না মিন মানে হইতে আসলে মান মানে কে মান যে কেউ পুরুষ নারী ছোট বড় আলেম গায়ের আলেম শিক্ষিত অশিক্ষিত যে কোনো ব্যক্তিকে আরবি তো নাই মান মানে কে যে কেউ মান আমেলা যে কেউ কোনো আমল করবে আমরুনা যার যেই কাজটির আদেশ আমার পক্ষ থেকে নেই হাহু রাদ্দুন সেটা গায়ের মারদুন গায়ের মকবুল সেটা পরিত্যক্ত পরি সেটাকে বর্জনীয় সেটা গ্রহণ করা চলবে না ঠিক কিনা অন্য বর্ণায় আছে মান্নাহাদাফি আমরা যে নতুন করে আমাদের ইসলামে কিছু আবিষ্কার করল ইসলামের নামে সবের উদ্দেশ্যে যেটা ইসলামের অন্তর্ভুক্ত না যেটা কোরআন এবং কিতাবুল্লাহ সুন্নাত রাসুল্লাহর মধ্যে যার কোনো প্রমাণ নেই সেটা পরিত্যক্ত পরিবর্জন সেটা গ্রহণীয় না তাহলে কি পেলাম আমরা যে আমরা কোনো জিনিস যখন করব বন্ধুগণ কেন করব আমরা কেন আমরা দেখব যে এটা কোরআন হাদিসে আছে কি না কারণ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন ইফতারাকাতিল দলে বিভক্ত হয়েছে ওয়ান খ্রিস্টানরা হয়েছে বাহাত্তর দলে বিভক্ত আমার উম্মাত উম্মাতে মোহাম্মদী হবে তিয়াত্তর দলে বিভক্ত একটি দল বাদ দিয়ে সকলেই জাহান নামে যাবে কি সাহাবা একরাম কি চুপ করে থাকলেন যে ওই দলটিকে না জেনে নিয়ে ঘুমাই গেলেন না মিটিং ভেঙে চলে গেলেন অবশ্যই কারণ তাদের মতো দিনের আগ্রহী দিন সম্পর্কে জানতে তা একদিন কাজ করেছে মাঠে ঘাটে বন্ধুকে বলেছে বন্ধু যাও রাসুলের দরবারে সারাদিন তুমি হাদিস কোরআন জানবে সন্ধ্যায় তুমি আমাকে শিখিয়ে দিবে পরদিন আমি যাব শিখতে তুমি যাবে তোমার জিন্দিগির তলাশের জন্য তোমার টাকা পয়সা অর্জনের জন্য এইভাবে তারা শিখেছে দশটি করে আয়াত শিখেছে আমল করতে পেরেছে তারপর আবার দশটি সাহাবি বলছেন যে দশটি করে আয়াত আমরা আল্লাহ রাসুলের কাছ থেকে জানতাম এরপরে আমল করতাম কমপ্লিট আমল হয়ে গেলে এরপরে আবার দশটি গ্রহণ করতাম এর আগে যেতাম না একই সঙ্গে আমরা জ্ঞান এবং জ্ঞান অনুযায়ী আমল করতে আমরা শিখেছি এজন্য বন্ধুগণ পরবর্তীতে আমি বলবো তার আগে বলে নিচ্ছি আলেম বলা হয় যে যেভাবে জানে ঠিক ওইভাবে আমল করে তাকে বলে আলেম মনে করেন এটা বিষ ভর্তি অ্যান্টিন এরপরে আমি খাচ্ছি তাহলে কি বুঝু করবেন আমি জানি যে এটা বিষ বা বিষ খেলে মারা যায় এটা আমি জানি আপনারা বিশ্বাস করবেন করবেন নাকি কেউ করবেন না আপনি জানেন আগুন দিয়ে আগুনের কাজ দাহ করা এখন যদি ম্যাচের কাঠি দিয়ে আমি আগুন পুড়াই আঙুলটি কি মনে করবেন আপনারা বলবেন হয়তো আমি পাগল অথবা জানি না আপনারা সকলে বলবেন আরে কি করছেন ঠিক কিনা বলবো না আমি জানি তাহলে আপনারা বলবেন পাগল তাহলে আলেম বলা হয় আপনারা মনে করবেন না দাড়ি হলে আলেম এরকম রুমাল হলে আলেম বড় জব্বা জব্বা হলে আলেম তা না আলেম দুইটা জিনিসের সমন্বয় জানা এবং তৎ অনুযায়ী আমল করা ইবলিশ অনেক কিছু জানে আমল করে না সে আলেম নাকি অনেকের ভেসভূষ আছে রবি ঠাকুরের বড় বড় দাড়ি হ্যাঁ ওর মনে করেন বাহ্যিক ভাবে সে তো আলেম বলা যেতে পারে কিন্তু সে জানে না ইসলাম সম্পর্কে সেও আলেম না দুইটা জিনিসের সমন্বয় আপনারা কখনই ধোকায় পড়বেন না আমরা অনেক সময় ধোকায় পড়ে যাই যে ভেসভূষ দেখেই মনে করি বিরাট আল্লাহর আলেম আল্লাহর ওয়ালি আউলিয়া মাশা আল্লাহ না দুইটা জিনিসের সমন্বয় যার মধ্যে পাবেন তিনি রিক্সা চালক হোক ভ্যান চালক হোক তিনি কোন কৃষক হোক কোন মাস্টার হোক কোন ডাক্তার হোক কোন ইঞ্জিনিয়ার হোক যার মধ্যে এই দুইটা জিনিস পাবেন তিনি আলেম আল্লাহ করেন এই আলেম কেউ হয়তো বড় আলেম সবকিছু আমল করেন কেউ হয়তো কিছু করতে পারেন যেটুকু আমল করেন সেটুকু তিনি আলেম আল্লাহ করেন ইনশাআল্লাহ এই জন্য নিজেদেরকে ভাববেন না যে আমরা জাহেল মূর্খের কথা ভাববেন না যেটুকু আপনি জেনেছেন আমল করলে আপনি বড় আলেম আল্লাহ করেন তাহলে আমরা জানতে পারলাম যে বেদাতের কোন স্থান ইসলামের মধ্যে নেই সংযোজনের কোন অধিকার রাসুল্লাহ সাল্লাম পরে কাউরই কোন অধিকার নেই তাহলে বেদাতের স্থান ইসলামের মধ্যে কিছু নেই আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আবদুল্লাহ মাসুদ বলছেন একদিন একটা দাগ টানলেন একটা বড় রেখা টানলেন এরপরে বললেন যে এটাই হলো সাবিল উল্লাহ আল্লাহ রাস্তা ওখাত্তা খতুতন আনি আমিনিহি ও আনসিমা আলী কিছু সোজা রাস্তার ডানে কিছু ডাক দিলেন বাম রাস্তায় কিছু বাম দিকে ডাক দিলেন এবং বললেন এই রাস্তাগুলি হল শয়তানের রাস্তা প্রত্যেকটি রাস্তার উপরে শয়তান বসে আছে তোমাদেরকে আহ্বান করছে এই আহ্বানে সারা দিলেই তোমরা কি হবে পথভ্রষ্ট হয়ে যাবে এবং আল্লাহ রসুল আয়াত পাঠ করলেন ওয়াল্লাহ আল্লাহ রসুল বললেন তোমরা এই সঠিক সরল পথের তোমরা প্রতীক হবে এদিক ওদিক গেলেই তোমরা অন্য পথের শয়তানের পথের প্রতীক হয়ে যাবে আর শয়তান কোথায় নিয়ে যায় আল্লাহ আমাদের দোস্ত মহিন্দ্রের নিয়ে যায় নূরের দিকে অন্ধকারের পর থেকে শিরিক বেদাতের পর থেকে মূর্খতার পর থেকে জাহিলিয়াতের পর থেকে নিয়ে যায় আল্লাহর পথে কোরআনের পথে হাদিসের পথে জান্নাতের পথে ভালোর পথে والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون আর যারা কাফের যারা এই সঠিক পথ চাই না তাদের দোস্ত হলো শৈতান এই আলোর পথ থেকে নিয়ে যায় অন্ধকারের পথে শূন্য ছেড়ে দিয়ে যায় বেদাতের পথে কোরআন ছেড়ে দিয়ে যায় অন্য কোনো পথে রাসুলের পথ ছেড়ে নিয়ে যাই শৈতানের পথে জান্নাতের পথ ছেড়ে নিয়ে যাই জাহান্নামের পথে আল্লাহর পথ ছেড়ে দিয়ে ইবলিশের পথে নিয়ে যাই ঠিক কিনা বন্ধুগণ রাসুল্লাহ সাল আলাই ওসাল্লাম আমাদেরকে বলেছেন একটি বিরাট হাদিস বিরাট হাদিস এরবার বিন সারিয়ার হাদিস বলছেন যে তোমরা আমার মৃত্যুর পরে তোমরা অনেক মতভেদ দেখবে অনেক একতলাফ দেখবে কিন্তু তোমরা আপন আপন পথ ধরে নেবে না বরং তোমাদের উপরে কি পালাইকুম আমাদের পরে আমার পরে যারা বেঁচে থাকবে দেখবে অনেক মতভেদ কাতির মানে কি বেশি না একতলাফ মানে মতভেদ ফালাইকুম বেসুন্নতি অসুন্নাতিল খোলাফাই রাশিদিন আল মাহাদিন তখন তোমরা বিভিন্ন পথে যাবে না বরং আল্লাহ রাসুল এবং সাহাবা আমার পরবর্তী সাহাবায়ে গ্রাম খোলাফায় রাশিদিনের পথে তোমরা অনুসারী হবে মজবুত করে ধরবে তামাশাকু বিহা আব্দু আলাইহাবিন নওয়াজ এই চাবলের দাঁত দিয়ে চিবিয়ে ধরবে যখন হাড্ডি চিবান কোন দাঁত দিয়ে সামনে দাঁত দিয়ে নাকি মজবুত দাঁত দিয়ে নওয়াজেজ বলে এই দাঁতগুলিকে মানে মজবুত করে ধরবে ওয়াইয়া কুমা মহাদাত নতুন নতুন আবিষ্কার করা থেকে তোমরা বেঁচে থাকবে কারণ ফাইনাকুল্লা মহদাসাতিন বিদা প্রতিটি নতুন আবিষ্কার জিনিস হচ্ছে কি হচ্ছে আপনার বিদা পথভ্রস্ত অকুল্ল বিদা আতিন দলালা অকুল্ল বিদা আতিন দলাল প্রতিটি নব আবিষ্কার হচ্ছে পথভ্রস্ত অকুল্ল বিদা দলাল আতিন ফিন্নার আর প্রতিটি নতুন জিনিস যারা আবিষ্কার করবে যারা অনুসরণ করবে সকলে স্থান হলো জাহান্ন ওই যে তিয়াত্তর দল যে কথাটা আপনাদের বলছিলাম সাহাবা ইকরাম বললেন যে আরসুল মানহুম আরসুল আল্লাহ তেহাত্তর দলের বাহাত্তর দল জাহান্নামি হবে একটি দল জান্নাতি ওই দলটি কারা আল্লাহ রসুল বললেন না সেটি অমুক নামের চিস্তিয়া অমুক বিভিন্ন নাম আছে না বিভিন্ন নামের অধিক বললেন না বললেন না অমুক দল অমুক দল নাম বললেন না কি বললেন তাদের গুণের কথা বললেন কি মিসলুমান আলাইহি ওয়াসহাবি আল তিনটি কথা মিছিল বলা হয় সম্পূর্ণ যদি একজন আরেকজনের মতো হয় আমি যদি আপনার সম্পূর্ণ আপনার মতো হই তাহলে এটা বলে মিছিল যদি কিঞ্চিত হয় তাহলে বলে তসবি বা কাপ দিয়ে অনেক সময় তো মিছিল বলা হয় সম্পূর্ণ মার আলাই সাহাবি আমিও আমার সাবেক আজকের দিনে যে অবস্থায় আছি যেই তরিকার উপরে আছি আজকের দিনে আলিয়াম মানে আজকে আজকের দিনে আমি এবং আমার সাহাবাহিক রাম যেই রূপ যেই তরিকার উপরে আছি সেই তরিকা যারা ধরবে তারাই হবে জান্নাতি তাহলে আপনাকে সেই তরিকাটা খোঁজ করতে হবে না এমনি এমনি পেয়ে যাবেন কারণ যেখানে আপনি দেখছেন যে বিভিন্ন তরিকা তৈরি হয়ে গেছে বিশেষ করে বর্তমানে আপনার বেশি প্রয়োজন আর সেই তরিকা কোথায় পাবো কোরআন এবং হাদিসে পাবো আপনার এই ইসলামিক সেন্টার এই জন্য আপনাদের একটা বিরাট ব্যবস্থা করে দিয়েছে আসুন পড়ুন কোরআন পড়ুন এই অফিস থেকে যে বইগুলি পাবেন প্রতিটি কথা কোরআন হাদিসের আলোকে কোনো ব্যক্তির কোনো দলের কোনো ভিত্তিক কোনো একটা আংশিক কোনো আলোচনা না এখানে বরং প্রতিটি কথার পিছনে কোরআন হাদিস কি আপনারা পেয়েছেন কিনা পেয়েছেন না নাই কাল আল্লাহ কাল আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুল কি বলেছেন শুধু এখনই না বন্ধুগণ সেই সাহাবা একরামদের যুগেই বিভিন্ন এরকম ঘটনা ঘটত এক সাহাবির নামটা আবু হুরাইরা সম্ভবত বলছেন বা আবদুল্লাহ আবদুল্লাহ নহমাদ নামটা আমি কনফার্ম না বলছেন যে আমার ভয় হয় যে আসলাম থেকে তোমাদের উপরে পাথর নিক্ষেপ হয়ে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে আমি বলি কাল আল্লাহ কাল আর রসুল আল্লাহ এবং আল্লাহ রসুল এই বলেছেন আর তোমরা বলো যে আউবাকার উমার এই বলেছে বুঝতে পেরেছেন কথাটা সাহাবি আশঙ্কা করছেন যে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে আমি বলি আল্লাহ রসুলেই বলেছেন আল্লাহই বলেছেন আর তোমরা বলছো না আউবাকারই বলেছেন উমারই বলেছেন অর্থাৎ ওরান হারিসের সঙ্গে আউবাকার উমারের কথা আর কোন মূল্য নেই কোরআন এবং হাদিসকে আমাদের গ্রহণ করতে হবে এরপরে আসে আমাদের তাহলে আপনারা স্পষ্ট হয়েছে আমি কারণ অনেক এখানে বলার এত সময় হবে না অনেকগুলি দলিল নিয়ে এসেছিলাম যাই হোক সংক্ষিপে আপনার শুধু এদিক বলবো যে বেদাত এমন একটা জিনিস যার কোন ইসলামে স্থান নেই বরং বেদাত যখন একটা চালু হয় তখন একটা সুন্নত সেখান থেকে উঠে যায় বেদাত যখন একটা চালু হয় নতুন করে ওইখান থেকে একটি সুন্নত উঠে যায় আপনার কে বলছেন হাসান আতিয়া বলছেন হাসান বিন আতিয়া একটা আসাদ তিনি বলছেন যে যখন একটি বেদাত চালু হয় আল্লাহ রব সেখান থেকে একটি সুন্নতকে উঠিয়ে নেন বলেন নাউদুল্লাহ এবং তাই হয়েছে তাই হয়েছে আমরা সুন্নতের পাবন্দিতে বেদাতের আমরা অনুসারী হয়ে গেছি এ ধরনের অনেক রেওয়ায়ত আছে আল্লাহ রসুল বলছেন যে যে ব্যক্তি বিদাতিকে সহযোগিতা করল সেজন্য দিনকে ধ্বংস করার জন্য সহযোগিতা করলো মাদক্কা সাহেব বিদাতিন ফাকাদ আন আলা আহাদ ইসলাম আল্লাহ হয় ইসলামকে ধ্বংস করলো যে বিদাতিকে সহযোগিতা করলো এজন্যে আবদুল্লাহ ওমর সাহাবি বলছে আপনারা যতই ভালো মনে করে একটি বিদাত কাজকে করো তোমরা সেটা অবশ্যই গলা আলা সেটা অবশ্যই পদভ্রষ্ট এবং তার স্থান জাহান্নাম যাই হোক আমরা বুঝার চেষ্টা করব ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলছেন যে কেউ যদি দিনের মধ্যে কোনো জিনিসকে জায়েজ করে দেয় নতুন করে তাহলে তো বিধর্মীদের এরকম জায়েজ করা হবে কারণ প্রত্যেকটি বাবে প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি আপনার অধ্যায়ে নতুন নতুন করে দিন চালু হয়ে যাবে তখন তো আর আসলের দিন আর দিন আমরা খোঁজ করে পাবো না এজন্য বেদাতিদের সংস্পর্শে বসতেও নিষেধ কারণ বসলে আপনার অন্তরে একটা অসুখ ঢুকিয়ে দিবে আপনার একটা শুভ সংশয় ঢুকিয়ে দিবে যেটা আপনি সারা জিন্দিগি আপনার অন্তর থেকে বাইর করতে পারবে না হাসান বাসির তাবির বলছেন খবরদার তুমি কোনো বেদাতির সংস্পর্শে তুমি বসবে না যাই হোক হোজাইফা সাহাবি বলছেন যে كل عبادة لم يتعبدها أصحاب محمد فلا تعبدوها لأن السلف لم يتركوا مجالا للخلف রসুল্লাহ সাল্লামের সাহাবা ইকরাম যে এই যে ইবাদতটা করে নাই যে পদ্ধতিতে যে সময়ে যে নির্ধারণ করে ওইটা তোমরা কখনই করবে না কারণ সাহাবা ইকরাম এমন কোন ইবাদত ছেড়ে যায় নাই যে তোমরা নতুন করে তোমাদের করার প্রয়োজন হবে বন্ধুগণ এবার আমরা আসি যে কিভাবে বেদাত চালু হল ঠিক আছে তো বেদাতের কোন স্থান ইসলামের মধ্যে নেই এবং বেদাতিদের কোন স্থান নেই প্রথমত বোখারি শরীফের একটি হাদিস তিনজন সাহাবি আল্লাহ রসুলের কাছে আল্লাহ মা সারাজ আল্লাহ তালা আল্লাহর কাছে এসে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল কিভাবে ইবাদত করেন বললেন এই করে এই করে এই করে তিনজন সাহাবি মনে করলেন যার পিছনের এবং সামনের গুণা ক্ষমা করে দেওয়া হয়েছে তিনি যদি এত ইবাদত করেন সারা জেলে গেলে ইবাদত করেন তাহলে আমাদের তো কি আমরা অল্প ইবাদত করি একজন বললেন আমি বিয়ে শাদি করব না শুধু ইবাদতে মশগুল থাকবো আরেকজন বললেন যে না আমি শুধু সারা জিন্দিগি রোজা আর আর একজন বললেন আমি সারা রাত্রি শুধু কি করবো আল্লাহর এবাদতই করবো অন্য কোনো কাজ করবো না রাসুল্লাহ সাল্লাম যখন বাড়িতে প্রবেশ করলেন মা এসা খবর দিলেন তিনজন তো আপনার সাহাবি এই কবলে চা আল্লাহ রসুল রাগ করে বললেন তোমরা এমন কথা বলো হ্যাঁ তোমরা এমন কথা বলো যে না বরং শেষে গিয়ে বললেন মান রাগে আনসুন্নাতি ফালাই যে আমার সুন্নাথকে পরিহার করলো সে আমার অম্মতে অন্তর্ভুক্ত নয় যে নতুন করে কিছু চালু করলো বরং বরং আমি রোজা থাকি রোজা ছাড়ি আমি আমার বিবি স্ত্রী আছি আমার বিবিদের আমি হাত আদায় করি আমার হাত আদায় করি ইত্যাদি তিনি বললেন তাহলে সেটাকে রদ করে দিলেন পরবর্তীতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি যুদ্ধক্ষেত্রে তিনি রানিমাতের মাল ভাগ করতেছিলেন একজন খারিজি লোক বললেন যে হে আল্লাহ রসুল ইনসানের সঙ্গে কি করেন আপনি তাকসিম করেন ভাগ করেন আল্লাহ রসুল আপনি বললেন আমি যদি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি আল্লাহ সম্পর্কে বেশি জানি আমি যদি ইনসাফের সঙ্গে ভাগ না করি তাহলে কি কেউ আর করতে পারে রাসুলের কাজের উপরে কি করা হয়েছিল নতুন করে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল ঠিক কিনা কিন্তু সেই কথা কেউ গ্রহণ করে এবং সকলেই তাকে খারাপ জেনেছিল এই যে এইভাবে মনে করে নতুন কিছু যে পরবর্তীতে রসুল্লাহ সাল আলাই সাল্লামের যুগ শেষ হল আউবাকের খেলাফাত নিয়ে একটা ইতলাফ হয়েছিল ঠিক কিনা বানু সাকিবে কিন্তু ইতলাফ আনসাল্লাহ বলেছিল আমাদের থেকে একজন কি হবে খলিফা হবে মহাজারিনদের থেকে পক্ষে একজন না শেষ পর্যন্ত সকলেই আল্লাহ রসুলের মতে আসলে যে আল খেলাফা মিন কোরআশ কোরআশ থেকে হবে খেলাফ খেলাফতের দায়িত্ব কারা করবে কোরআশ বংশের লোক দায়িত্ব পালন করবে তাই হলো সকলে ইত্তেফাক হয়ে গেল নতুন করে কিছু চালু হলো হলো না পরবর্তীতে হাজরাত ওসমান রাজিয়াল্লাহ এইভাবে ওমারের যুগ চলে গেল ওসমান রাজিয়াল্লাহর যুগে আবদুল্লাহ সাবা ইহুদি সন্তান এই মুসৌদা বলা হয় এই ইহুদি এই ইহুদির বীজ কি ইসলামের মধ্যে নতুন করে আবিষ্কার শুরু করল সে প্রথম বলল হজরত আলী কারামুল্লাহ রাজিয়াল্লাহ তার আনহু তিনি কি আল্লাহ নওয়াজুল্লাহ এবং এই আকিদা তিনি ছড়িয়ে দিলেন সে ছড়িয়ে দেওয়ার কারণে হজরত আলী রাজাল্লাহ তাল আনহু কি করলেন তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছিলেন এর পরবর্তীতে ওমাইয়া বানো মাইয়ার শেষে আপনার এরপরে কি হল হজরত উসমানের যুগে আপনার উষ্ট্রীর যুদ্ধ সিফিনের যুদ্ধকে কেন্দ্র করে খাওয়ার রাজনীতি এবং আপনার খাওয়ারেজদের একটা দুইটা দল ছিল কি শিয়া এবং খারেজি এই হল নতুন বিদাত নতুন বিদাত চালু হল খারেজি এবং শিয়া দল এবং আপন আপন দলের পক্ষে নতুন নতুন মত নতুন নতুন হাদিস বানিয়ে তারা চালু করতে শুরু করল এরপরে বানো মাইনাদের যুগে আপনি কিন্তু সিরিয়া বলে যাচ্ছে আপনারা ধরে নেবেন বানো মাইয়ার যুগে পঞ্চম এটা অবস্থান মা বাড়াল জোহানি বলে একজন লোক এই নতুন তাকদিরকে নিয়ে নতুন বেদাত চালু করলো তাকদিরকে অস্বীকার করলো মানুষ পুতুল যেমনি না চাও তেমনি নাচি পুতুলের কি দোষ গান আছে না আমাদের দেশে চোরকে বলো চুরি করতে পুলিশকে বলো ধরতে নাউজুল্লাহ এই ধরনের বেদাহাত চালু করলো মা বোনাল জোয়ালি যে মানুষ পুতুল মন্দিরে আয়তে মানুষ কিছু করতে পারে না মানুষের কোন ইচ্ছা নেই শক্তি নেই হিম্মত নেই যা হবে সব আল্লাহ পক্ষ থেকে হবে যে না করলেও মানুষ আল্লাহর অর্ডারেই করে বলেন নাউজুল্লাহ আপনি বিষ খেয়ে মারা গেলেও আল্লাহ আপনাকে মারো তাহলে তো আপনার শাস্তি আপনার ভালো মন্দির কোনো প্রশ্নই উঠে না এর পরবর্তীতে আপনার এই মামুল জোহানের একজন ছাত্র জাহান বিন সফওয়ান জাহান বিন সফওয়ান নতুন করে আরো কিছু সংযোজন করলো কি চালু করলো আল্লাহর কিছু সেফাত আল্লাহর যে গুণবলী কোরআন এবং হাদিসের কিছু আয়াত হাদিসকে তাবিল মানে অপব্যাখ্যা দেওয়া শুরু করলো এই নতুন আরো বেদাত চালু হলো এই বেদাত গুলিকে বিশেষ করে হারুন আর রশিদের যুগে হারুন আর রশিদ বাচ্চা হারুন রশিদের যুগে আপনার এই বিভেদগুলি বিদাতগুলি আরো বেশি করে চালু হয়ে গেল কারণ আরব রশিদের যুগে বিশেষ করে নতুন বেদাত চালু হলো কোরআন খালকুল্লা কোরআন সৃষ্টিজীবের একটা জীব কোরআন কি বলেন তো আল্লাহর বাণী ঠিক না আল্লাহ কি সোজটা ঠিক না তবে তার বাণীও তার মতো সেটা যদি সৃষ্টি যদি করি যে কোরআন বানানো তাহলে কি হবে হারুন রশিদ কি করতো যে তাহলে কোরআনের এটা আয়াত বানানো এটা বাদ দাও এটা বানানো বাদ দাও যেটা তার মতে ওখানে পড়বে সেটাই বাদ দিত ঠিক কিনা এই মতে সুহান আল্লাহ এত বড় ফেতনা সকল আলেমরা একমত হয়ে গেল সকলে হারুনা রশিদের ভয়ে তার সঙ্গে একমত পোষণ করলো যে না কোরআন খালকুল্লাহ বলেন নামুদুল্লাহ মিল্লা চারজন মাত্র চারজন ওলামা ইমাম আহমদ বিল হাম্বাল আর তার সঙ্গে তিনজন একমত পোষণ হলো যে না কোরআন কিতাবুল্লাহ আল্লাহর কালাম এটা খালকুল হতে পারে না এটা সৃষ্টি হতে পারে না সৃষ্ট হতে পারে না আল্লাহ রব্বুল আলমিনের বাণী আল্লাহর মতো ডাকা হলো ওই চারজনকে পথে একজন ভয়ে মারা গেল বুড়ো বয়স বয়স বেশি ছিল আর তিনজন উপস্থিত ইমাম আহমাদুল হাম্বাল আর দুজন আরো আলেম দুইজনের সে সিলিন্ডার সিলিন্ডার হলো না ঠিকই আপনার মতেই মত হাজরাত ইমাম আহমাদুল হাম্বাল প্রতিবাদ করলেন একটি কোরআনের আয়াত অথবা একটি হাদিস তুমি এনে দাও তাহলে তোমার কথাকেই মানবো না এনে মানবো না এই মতে যখন একমত হলেন না ইমা আহমদুল হাম্বাল তখন একশো তার ব্যত্যাঘাত করা হলো ইতিহাসে লেখা হয়েছে এই ব্যত্যাঘাত যদি একটি বড় হাতিকে করা হতো তাহলে সাথে সাথে সে হাতের কেউ তো মৃত্যু হতো কিন্তু ইমাম আহমদুল হাম্বালের শরীর দিয়ে ঝরঝর করে রক্ত ছড়তেছে ইমাম আহমদুল হাম্বাল বললেন না আমি তোমার সঙ্গে একমত হতে পারি না কারণ এর পক্ষে কোন কোরআন এবং হাদিস নেই আল্লাহ রসুল লিখে গেছেন কোরআন এবং হাদিস এই দুটির মধ্যে যেহেতু দলিল নেই নতুন বোধাকে আমি সমর্থন করতে পারি না সে অবস্থায় তিনি গিয়ে উজু করে দুই রাকাত নামাজ পড়লেন তার সাথীরা বললেন আপনার নামাজ কি হবে রক্ত যে প্রবাহিত হচ্ছে রক্ত বাইলে বাইর হলে আমরা অজু নষ্ট হয়ে বলি না বলেন যদি সাহবাইকরামের যুদ্ধক্ষেত্রে যদি রক্ত ঝরা অবস্থায় নামাজ হয় রাসুলের সম্মুখে তাহলে আমি আহমদ বিল হাম্বালের নামাজ কেন হবে না যাই হোক আমি সেদিকে যাচ্ছি না এই নতুন করে আরেকটি বিদাত চালু হলো বিশেষ করে বন্ধুগণ এই হারোনা রশিদের যুগে বিভিন্ন বেদাতের সহযোগিতা করা শুরু হলো সরকারিভাবে বেদাতের প্রচলন শুরু করা হলো দেখলেন না আমাদের দেশে একজন রাষ্ট্রপ্রধান ছিলেন যখন তিনি বিভিন্ন পীরের মাজা পীরের দরগায় যাওয়া শুরু করলেন সরকারিভাবে পীরের ব্যবসা চালু হয়নি আমাদের দেশে এবং তখন থেকে বেশি আমি নাম নিব না আপনারা বেশি করে জানেন ঠিক কিনা এবং তখন থেকে এই পীরের বাজার বড় গরম আমাদের দেশে বিনা পয়সার একটা ব্যবসা আমাদের দেশে চালু হয়েছে এইভাবে বিভিন্ন বিরাট একের পর এক চালু হতে শুরু করল সংক্ষেপে আপনাদের এই বিরাট কিভাবে চালু হলো এটা এবার আসি আমরা বেদাত কিভাবে প্রসার লাভ করলো বেদাত কিভাবে প্রসার লাভ করলো প্রথম কারণ হচ্ছে সাধারণ মানুষ তো ভাই না জেনে অনেক কিছুই করে করে না অনেক সময় জানে না করতে আছে প্রথম কারণ হলো এক শ্রেণীর আলেম সমাজ তাদের নিয়মতা পালন করা মানুষ করতেছে কিন্তু তারা কিছু বলে না পরবর্তী আমি আসবো কেন করতেছে তারা কারণ নিজের কিছু স্বার্থ আছে এখন আমার দেশে আপনারা দেখবেন মিলাদুল নবী সম্পর্কে শতকরা পঞ্চাশ জন আলিম একমত যেটা বেদাত তারপর যদি জিজ্ঞেস করা হয় কি করবেন চাকরিটা তো থাকবে না ঠিক কিনা নিজেদের স্বার্থের জন্য মানুষ করতেছে সাধারণ মানুষ করছে আলেমদের সামনে হচ্ছে তারাই করতেছে তাহলে এটা কি বেদাত হতে পারে নাকি সুন্নত না হয় তাহলে প্রথম কারণ হচ্ছে এক শ্রেণীর আলেম সমাজ এই বেদাত হওয়ার করতেছে বেদাত চালু চলতেছে তারপরে তাদের নিরবতা এক নম্বর কারণ দুই নম্বর কারণ হল যেরকম দেখেন সাজে নিয়ে বরং তারা বেদাত চালু করার জন্য আরো উদ্বুদ্ধ করে মানুষকে করে না মিলাদের পক্ষে সবেরাতের পক্ষে সবে মিলাদের পক্ষে কি বইপত্র পাওয়া যায় না কি পাওয়া যায় কিনা তাহলে শুধু নিরবতাই না বরং সেটাকে চালু করার জন্য আরো তাদের সার্বিক প্রচেষ্টাও রয়েছে দ্বিতীয় কারণ হল যে কিছু এক শ্রেণীর মনে করেন যারা সরকার লেভেলে যারা সরকারি পক্ষ থেকে সরকারিভাবে এগুলিকে সহযোগিতা করা যেটি একটা আপনার আগে বললাম হারুনা রশিদ ওমায়াদের যুগে আপনার মিলা চালু হয়েছে ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে আপনার শাহ মুজাফরের যুগে পাঁচ আপনার দশ হাজার মুরগি পাঁচশো ছাগল বকরি জমাই করে বিরাট অনুষ্ঠান করে সরকারিভাবে এটাকে কি করা হয়নি সহযোগিতা করা হয় নাই দ্বিতীয় কারণ হল সরকারি লেভেলের কিছু মানুষ তাদের নিজের স্বার্থ অন্যাসী নিজের স্বার্থের জন্য তারা এই বেদাতকে চালু করার জন্য তারা শারীরিকভাবে সহযোগিতা করে যেরকম হারুনা রশিদ এত বড় একটি বেদাত নতুন একটি আকিদা চালু যে কোরআন খালকুল্লাহ করার জন্য ইমাম আহমদুল হাম্মদকে কিভাবে তারা পরিহার প্রহার করে তারা এটাকে বাস্তব চেষ্টা চালু করার জন্য চেষ্টা করেছে তৃতীয় কারণ হল এক শ্রেণীর আলেম যাদেরকে আমরা আলেম মনে করি আলেমের সঙ্গে আপনাদের দিয়েছি যে জানে এবং সে অনুযায়ী আমল করে ঠিক না এক শ্রেণীর যাকে আমরা আলেম মনে করি কিন্তু আদৌ তারা লেখাপড়া কিছু করে না কোরআনের একটা আয়াতের অর্থ জানে না হালিশ কোরআন পড়ে না নিজেদের কিছু মত কিছু খোলাপি বইপত্র পড়ে তারাই কিন্তু আপনাদের কাছে যেহেতু বড় বড় দাড়ি বড় বড় মাশাল্লাহ আলোর কথা বড় বড় আলোচনা কিছু মাশাল্লাহ কামাতে পারে মানুষকে হাসাতে পারে কিছু অনুষ্ঠানে তারা বক্তব্য রাখতে পারে তাদেরকে আমরা আলিম মনে করি তারা জাহালাতের অন্ধকারে অজ্ঞতা মূর্খতা অন্ধকারে থেকেও তারা আমাদের দেশে মুফতি ঠিক কিনা এই এক শ্রেণীর জাহেল মুফতিদের ফতোয়ার কারণে বেদাত চালু হয়েছে তৃতীয় কারণ চতুর্থ কারণ হচ্ছে যে সুন্নতকে না জানা কয়জন আমরা হাদিস কোরআন পড়ি সঠিক শূন্য যে কোনটা রাসুলের চরিত্র কোনটা কোনটি যে হাদিস কোনটি যে শূন্যত আর কোনটি যে বেদাত কোথায় আমরা জানতে পারবো হাদিস কোরআন পড়ে জানবো অজ্ঞতার কারণে তবে চারটি কারণে বেদাতের আজকে আমাদের বন্যা বয়ে গেছে শুধু ইসলাম আমাদের বিশেষ করে আমাদের দেশের কথা আপনাদেরকে বলবো যে মানুষের রন্ধ্রে রন্ধ্রে মানুষের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি ব্যক্তিতে পৌঁছে গিয়েছে যে মহা ঔষধ যে বেদাত যে বেদাত থেকে আজকে আমরা কেউ রেহাই পাচ্ছি না এরপরে সংক্ষেপে বলবো আপনাদের সময় খুব কম কিছু বেদাত আপনাদের কাছে আমি তুলে ধরব যেরকম মিলাদ উন্নবী সম্পর্কে আপনারা আলোচনা হয়েছে আমার আব্দুল হাকিম ভাই বলেছেন আমরা কি যুক্তি খাড় করি যে কেন এটা তো আল্লাহ রসুল আমাদের সর্বশ্রেষ্ঠ নাবি তাকে মহব্বতের একটা পরিচয় কি সাহাবাহিক আল্লাহ রসুলকে ভালোবাসতেন না আবাকের চাইতে বেশি ভালোবাসেন ওমারের চাইতে বেশি ভালোবাসেন আবদুল্লাহ চাইতে বেশি ভালোবাসেন বেলালের চাইতে ভালোবাসেন যে বেলাল আল্লাহ আল্লাহ রসুলের পরে মসজিদের আউলিতে আজান দিতে পারে নাই যে মসজিদে আমি আজান দিব আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এখানে নামাজ পড়াবেন না সাবাইক রাম ভেঙে পড়েছিলেন আর ওমার তারা মেনে নিতে পারছিলেন না যে বলবে আমার প্রিয় নাবি এতিমের নাবি গরিবের নাবি দুঃখীদের নাবি কথার নাবি হ্যাঁ এত ভালো মানুষ কি মরে মানুষ মরে যেতে পারে চলে যেতে পারে উমার উলঙ্গ তরবারি নিয়ে যখন পাগলের মতো ছুটাছুটি করছিল যে বলবে আমার নবী এতে কাল করেছে তার আমি শিরচ্ছেদ করব তাদের চাইতে একটু বেশি ভালোবাসেন যারা রাসুলের প্রত্যেকটি রাসুলের খোদাই বিয়ার ঘটনা রাসুল থুতু পেলছেন থুতু নিয়ে মুখে মাখতেছিল উঁচু করছেন উজের পানি নিয়ে খাচ্ছেন পানি কপিয়া করছেন মাখে গায়ে মাখতেছিলেন এত মহাব্বাত বহুদের যুদ্ধে বা তেহাত্তরের অধিক বর্ষা এবং বল্লম আর তীরের আঘাত যে দুধ পেতে তলহা সম্ভবত তলহা রাজাল্লাহ তালাহু যিনি পেতে নিয়েছেন হ্যাঁ? আর রাসুলকে পিছিয়ে রেখেছেন তাদের চাইতে বেশি মহাব্বত করি মহাব্বত শুধু মুখে মুখে হয় নাকি মহাব্বতের তরিকা যেহেতু আলোচনা আছে মহাব্বতের তরিকা কে বলতে পারবেন রাসুলকে ভালোবাসার তরিকা কি কে বলতে পারবেন না আল্লাহ রসুল বলছেন মানে আব্বা সন্নাতে ফাঁকা আব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আরো শুভ সংবাদ মান আহাবানি খান আমা ফিল জাননা যে আমাকে ভালোবাসবে জান্নাতে সে আমার সঙ্গে থাকবে কে রাসুলের রাসুলের রাসুলকে ভালোবাসেন কিনা খুব আস্তে করে বললেন রাসুলকে ভালোবাসেন তরিকা কি তার সুন্নতকে ভালোবাসা তার প্রতিটি সন্ন্যতকে সমস্ত শরীরে আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমাদের অর্থনীতিতে সমাজনীতিতে রাজনীতিতে ব্যবসা বাণিজ্য প্রতিটি দিগ ও বিভাগের প্রতিটি মুহূর্তে আমাদের রাসুলের সুন্নতকে যখন পালন করব তখন এই হল রাসুলের সত্যিকারী মাহাব্বাত মাঝে মধ্যে দাঁড়িয়ে কিছু সল্লাহ গাইলে মাহাব্বত হয় না বন্ধুগণ তাহলে প্রথম সাহাবা ইকরাম যে ভালো ভালোবেসেছেন আমরা এভাবে ভালোবাসবো বিশেষ করে আমরা বলি যেটাতে আমরা দুরুদ করি আল্লাহ রসুলের উপরে যখন আয়াত নাজির হল ইন্নাল্লাহ মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আয়াত নাজির হল হে মুমিনরা আল্লাহ আল্লাহ আল্লাহ এবং ফেরেশতারা রাসূলের উপরে দুরূদ পাঠ করে রহমত বর্ষণ করে তোমরা তোমাদের রাসূলের উপরে দুরূদ এবং সালাম পাঠ করো বুখারী শরীফের হাদিস করে দেখে নেবেন সাহাবা একরাম কি চুপ করে থাকেন নাকি যে কিভাবে দুরূদ পাঠ করতে হয় সালাম পাঠ করতে হয় জেনে না বসে থাকলেন চুপ করে কিভাবে বললেন হ্যাঁ রাসুল আল্লাহ আপনাকে কিভাবে সালাম দিতে হয় আমরা শিখেছি কিন্তু দুরুদ পাঠ করতে হয় কিভাবে আমরা তো জানি না আমাদেরকে শিখিয়ে দেন বললেন পড়ো আল্লাহ আল্লাহ মোহাম্মদ আলী মোহাম্মদ কামার দূর ইব্রাহিম আপনারা জানেন সময় নষ্ট করতে চাই না বললেন নাকি যে আসো তোমরা সবাই মিলে গোল হয়ে আমি পড়ি এক সুরে একই সুরে চালো বললেন নাকি কি ওই দুরুদ আল্লাহ রাসুলের দুরুদ পছন্দ লাগে না যেই দুরুদ স্বয়ং তিনার মুবারক বরকতপূর্ণ মুখ দিয়ে সাহাবা ইকরামদেরকে শিখিয়ে দিয়েছেন যেই দুরুদ পড়ে সাহাবা ইকরাম জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আপনারা নতুন করে দুরুদ পাঠ করে কি জান্নাতের সার্টিফিকেট নিতে পারবেন নাকি দুনিয়ায় সেটা মহাব্বত হয় না পছন্দ হয় না নতুন করে বানাবের প্রয়োজন রয়েছে রাসুল বুঝি আমরা যেগুলি বানাই তিনি আরবি জানতেন না ভালো করে তারই বুঝি তিনি নতুন বেশি বেশি করে আমাদের বানিয়ে দিয়ে জানবেন বলেন মাহমুদুল্লাহ আমিন বন্ধুগণ এরপরে বলে কি যে এটা আমরা রাসুলের চরিত্র নিয়ে আলোচনা করি একজন মমিন মুসলমান রাসুলের চরিত্র কি একদিন বছরে বায়ু রবিউল আসলে হে নবী তোমারে স্মরণ করি বায়ু রবিউল আউ্বাল চলে গেলে তোমারে ভুলে যায় এই কি নবী যখন আজান হবে আইয়া আশাহাদ আন্না মোহাম্মদ রাসুল্লাহ তখন আপনি কি করবেন আমরা তো চুমু খান না তখন বলতে হবে কোন ইসলাম আয় কোন মহাদ্দেন বোকারি মুসলিম আলিস মহাদ্দেন যা বলে তোমরা তাই বলো তখন বলেন আশাহাদ আন্না তখন স্মরণ করবেন না রাসুলকে যখন একামতে বলা আয়া সাদার নাম আহমদ রাসুল তখন স্মরণ করবেন না যখন খুদ্বাতে রাসুলের নাম পড়ায় তখন স্মরণ করবেন না যখন প্রতিটি মুহূর্তে ভালো কাজ যখন করছেন তখন আপনি স্মরণ করবেন না রাসুলের মাধ্যমে আমি ভালো কাজটি জানতে পেরেছি স্মরণ করবেন না মন্দ কাজ থেকে যখন দূরত থাকবেন তখন স্মরণ করবেন না যে রাসুলের মাধ্যমে আমি এই মন্দ কাজকে জানতে পেরেছি স্মরণ করবেন না বরং প্রতিটি মুসলিম নরনারী প্রতিটি মুহূর্তে সত্যিকারের যে হবে তার প্রতিটি জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষেত্রের জন্য উত্তম মডেল আপনার জীবনের প্রতিটি কবিভাগ প্রতিটি সময় মুহূর্তের জন্য যাকে মডেল হিসেবে তৈরি করেছেন সেই মডেলকে আপনি জানবেন না সেই মডেলকে আপনি সর্বমুহূর্তে স্মরণ করবেন না করবেন কিনা ডাইনা মারা গেল তার মডেল নিয়ে অনেক ব্যস্ত হলো সারা পৃথিবী হলো না হয়েছে কিনা তার জুতার মডেল তার পোশাকের মডেল ভাঙ্গা গাড়ি কেনার জন্য ব্যস্ত আর যাকে আপনার দুনিয়ার এবং আখের আখের সমস্ত কল্যাণের যিনি উত্তম মডেল সেই মডেল সম্পর্কে আমরা বছরের একদিন স্মরণ করি এর চাইতে আসলে এর চাইতে আর কিছু হতে পারে বন্ধুগণ তারপরে বলি কি তৃতীয়ত হলো যেটা খ্রিস্টানদের সঙ্গে সাদৃশ্য মান্তাসবাদে কমেন কমিন হোম যারা অন্যের কমের সঙ্গে সাদৃশ্য করে যে কোনো কৃষ্টি কালচারে তাদের অন্তর্ভুক্ত তার স্থান কোথায় হবে না রাসুলের সঙ্গে আসর নাসর হবে না হবে খ্রিস্টান আহুদিনের সঙ্গে বলেন নাউদুল্লাহ নিন্দা আলী চতুর্থত এই মিলাদের নামে আমরা রাসুলের প্রশংসা করতে করতে আল্লাহর স্থানে বসিয়ে দিই বলি না যে রাসুল গায়েব জানে বলি না সকলের উন্মতের একমত ইমা আবু হানিফা ইমাম শাহি ইমাম মালিক আহমদুল হাম্বাল সকলের খালপসালাফ আগের পরে সকলের একমত যে দাবি করবে যে গায়ের জানে বা কেউ গায়ের জানে সে কাফের বিল ইত্তেফাক লা খেলাফ তাহলে কোথায় অবস্থান হলো আমাদের আল্লাহ রসুল বলছে তোমাদের তোমরা অতিরঞ্জিত বর্ণনা করা থেকে বেঁচে থাকবে কারণ অতিরঞ্জিত তোমাদের পূর্বের কমকে হালাত করেছে নবী রসুলদেরকে তারা বাড়াতে বাড়াতে সৈয়দ ওয়ালিদেরকে বাড়াতে বাড়াতে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে ঠিক কিনা রসুল সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তিনি জিন্দা আছেন তিনি নুরের তৈরি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে আমি বর্ণায় যাচ্ছি না এরপরে একটা ঈদ আছে যেটা হলো ঈদের নৌরোজ এটা ইহুদিদের মানে আপনার শিয়াদের একটা মানে নতুন মিলাদ আপনার কি বলে আপনার বিরাট বিশেষ করে শিয়াদের একটা গভীর খাম জিহিন জামাতের আঠারো তারিখে তারা একটা অনুষ্ঠান করে থাকে যার পক্ষে একটা আপনারা মনে রাখবেন যত বেদাত পৃথিবীতে চালু হয়েছে আমি হাদিস নিয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ে চার বছর লেখাপড়া করেছি যার আলোকে আপনাদের কথাটা বলতে আমি একটি সাহস পাচ্ছি যত বিনা পৃথিবীতে চালু আছে তার পিছনে হয় একটা জাল হাদিস অথবা একটা বাতের কিছু একটা আছে জাল হাদিস আপনি পড়বেন দেখবেন প্রত্যেকটা বেরোইগুলি মানুষের মধ্যে চালু আছে এবং দেখবেন বেদাত এবং খোলাফেরা ওই জাল হাদিস মানুষের কাছে পড়ে পড়ে শোনাই বলে এটা আল্লাহ রসুল বলেছেন মানখাদিবা আলাইয়া মোতাম্মেদান মেদান রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে শুনে যে আমার উপরে মিথ্যা হাদিস চালিয়ে দিবে সে তার স্থান করে দাঁড়ালো জাহান নামে বাড়ি মুসলিম শরীফের হাদিস জানার পরেও তারা নিজের স্বার্থের জন্য তারা মানুষের কাছে প্রচার প্রসার করে এরপরে আপনার মিশরে একটা বিদার চালু আছে আপনার ঈদ উল নাসিমুল নাসিম বলে মানে বসন্তকালের নতুন হাওয়া খাওয়ার জন্য সবাই একাত্রিত হয় বিভিন্ন বিদান এরপরে মেয়েরাজের রাত নির্ধারণ করা সাতাইশে রজত দশম নবুয়াতের দশম দশম শুনে সাতাইশে রজবের কোন অস্তিত্ব নেই মেয়ের আজের কারণ মেয়ের রাজের রাত্রিতে কি নামাজ ফরজ হয় নাই আপনারা বলেন আপনার সংক্ষেপে বলছি মেয়েরাজের রাত্রে নামাজ ফরজ হয়েছে কিনা খাদিজা রাজি আল্লাহ তালানহা নামাজ ফরজ হওয়ার আগে ইন্তেকাল করেছেন সকলে ইত্তেফাক সকল মার রেখেন ঐতিহাসিকরা একমাত্র আপনারা ভালো করে বুঝবেন কিভাবে রাত্রিটা যে ঠিক না আপনার এই দলিল এটা যুক্তি খাদিজা রাজিয়াল্লাহ তালানা নামাজ না পেয়ে মারা গেছেন অর্থাৎ নামাজের ফরজিয়াত না পেয়ে তিনি ইন্তেকাল করেছেন কোন মাসে রমজান মাসে রমজান রজবের আগে না পরে পরে রজ সাবান রমাদান তাহলে রজম মাসে যদি কি হয় দশম নবুয়াতের দশম শনি মা খাদিজা রাজিয়াল্লাহ তালা রমজান মাসে মারা গেলেন তিনি নামাজ পান নাই ভালো করে বোঝার চেষ্টা করেন আর তারও আড়াই তিন মাস আগে যদি রজবের দশ রজবের সাতাইশ তারিখে মেয়েরাজ হয়ে থাকে তাহলে মা খালিজার নামাজ পাওয়ার কথা কিনা তাহলে তিনি নামাজ না পড়েই মারা গেলেন সকলেই একমত আর নিয়ে আসলে আপনারা মেয়েরাজ দশম নবাতের দশম সনের সাতাইশে রজব এই জন্য আপনারা তা কারণ হচ্ছে কি আপনারা এখানে দেখলাম নবী জীবনী একটা বই আছে সেখানেও সাতাইশে রজব লেখা রয়েছে আমি বলবো আপনারা কেড়ে দিবেন এ ধরনের ভ্রান্ত মতে আমাদেরকে নষ্ট করেছে আর যদি মেয়েরাজের রাত্রি এতই গুরুত্বপূর্ণ হতো আল্লাহ রসুল অনুষ্ঠান করতেন না আসো রাত্রিতে হয়েছে মহারাজনী এটা করে করতেন না ওমার উসমান করতেন না যাই হোক এভাবে সাবান সাবান আপনার আপনার সবে তারপরে বিভিন্ন শায়েক আমাদের দেশে মানে এমন কোনো দিন নেই যে পীর আউলিয়া সাহেব কুতুব বিভিন্ন দিন না মানতে কোনো না কোনো একটা দিন প্রতিদিনেই কিছু মিলার আছে মানে জন্মবার্ষিকী আছে এরপরে উজুর মধ্যে বিরা বিরাট উজুর এই অঙ্ক ধরে এই দোয়া এটা করলে এটা দোয়া বিভিন্ন এই উজুর পরে যদি সুরা আপনার ই পরে কাদার এবং নাসার পরে তাহলে আপনার কি হবে তার যদি আপনার বাওয়াসের মানে কি বলে ওটাকে ওই ছেলেসা না কি বলে একটা অসুখ যে বলে আপনার যারা ওই মনে করেন পায়খানা রাস্তা নিজের রক্ত বা বিভিন্ন ইয়ে হয় যে অর্শ অশ্বরম এটা ভালো হয়ে যাবে এরকম নতুন নতুন নামাজের মধ্যে নিয়োগ করা এটা করে আল্লাহ একবার বারো আলিফ টানতে হবে হারকা টানতে আল্লাহ টানতে থাকেন বারো আলিফ তাহলে এই নাকি ওই নাকি আপনার রোজার মধ্যে আপনার জিগির আজকারের মধ্যে আপনার মসজিদ বানাবের মধ্যে নামাজের মধ্যে আলফি সালাতুল আলফি আছে না এক হাজার নামাজ জাল হাদিস আছে না উমরি কাজা নামাজ আছে না জাল হাদিস আপনার কি আছে আর একটা সালাতুর রাগায় সর্বরাত্রের দিন পড়েন না আপনারা এই যে সবগুলির ভিত্তিহীন যেগুলির মূলে হল জাল হাদিস জাল হাদিস বুঝেন তো বানোয়া আর যেগুলি এই ধরনের অনেক কিছুই বানিয়েছে আমি আর সেদিকে যাচ্ছি না এবার আমি আসি আপনাদের কিছু খোরাফাতের কথা খোরাফাত আপনাদের কি বলেছিলাম যে কিছু গাল গল্প গুজব গল্প যেটাকে ইসলামের নামে চালিয়ে দিই যেরকম আপনার হজরত আলী রাজি আল্লাহ তাল আনহুর নাম যদি কেউ লিখে লিখে যদি তাহলে সে জান্নাত চলে যাবে এটা কি ইসলামের কোন জিনিস হতে পারে তাহলে একজন কাপড়ে লিখলে হয়ে যাবে তাহলে আমল করার কোন দরকার আছে হাজিস করার পড়ার দরকার আছে আর একটি আপনাদের গুজব গল্প বলি হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ হবে তখন হাসরের ময়দানে মা ফাতেমা রাজি আল্লাহ তাল আনহা আল্লাহ আর্শের সামনে দিয়ে অতিক্রম করবে তখন আর্শের ফেরেস্তারা বলবে এই মহাসারবাসী এই তোমরা কি করো চক্ষু নিচু করো কারণ রসুলের কলিজার টুকরা ফতনা এখন যাচ্ছে সবাই হাসরের মাঝে উলঙ্গ থাকবে থাকবে না কেউ কি কারোর দিকে দেখবে না কেউ দেখবে না সকলে আপন আপন নিবেস্ত দেখার কোনো কিছু থাকবে না দেখেন না হজের সময় অনেকেই পুরুষ একসঙ্গে কোনো খেয়াল থাকে এরপরে ফাতেমা রাজু অতিক্রম করে এবার বলবে যেহেতু তোমরা চক্ষু নিচু করেছো আমার সম্মানার্থে এবার আল্লাহর কাছে সুপারিশ করে আমার প্রয়োজ হয়ে গেল আল্লাহ সকলকে তুমি জান্নাত দিয়ে দাও নওয়াজুবিল্লাহ এই ধরনের খোরাফি গল্প আরো আমরা গল্প করি না যে বড় আব্দুল কাদের জেলানি মায়ের পেটে পাড়া কোরআনের হাফেজ হয়েছিলেন বলেন কিনা মায়ের পেটে একজনকে খুন করেছিলেন বলেন না এর আগে তো আপনাদের বললাম প্লাস্টিকের আল্লাহর হাত ধরে আল্লাহকে বাঁচিয়ে দিয়েছিলেন বলেন নামজুবিল্লাহ এগুলি কাল গল্প না এগুলি ইসলামের কোনই হতে পারে এই নিয়ে আমরা হ্যাঁ তিনি আল্লাহ ওয়ালি এর মধ্যে কোন সন্ধান ওয়ালিকে বিশ্বাস করতে হবে অলিকে শ্রদ্ধা করতে হবে আল্লাহর ওয়ালি তারা অবশ্যই আল্লাহর নিকার বান্দা যদি গরুপীর আব্দুল কাদের জেরানির বুনিয়াতুল তলেবেন বই পড়েন আর বর্তমান যা সেখানে হচ্ছে দেখবেন আসমান জমিন পার্থক্য কিন্তু আমরা সেই বই কি পড়ি পড়ি না এরপরে আর একটা আপনাদের বলি খিদির আলাই সালাম খিদিরের নাম তো আপনারা জানেন আল্লাহ করে সুরা কাহাপে ঘটনা এসছে খিদিরের আসল নাম হল বিলিয়াবিন বিলকান বা বালকান যে নামটা শুধু মুখস্থ করবে আপনারা মুখস্থ করে নেন জানাল সাটি পেয়ে যাবেন আল্লাহ করে বিলিয়াবিন বালকান বা বিলকান এই নামটা যে শুধু মুখস্থ করবে এর এতই বরকত যে তার জান্নাত তার জন্য অজু হয়ে যায় আমি শুধু সংক্ষেপে বলছি বিরাট ঘটনা কিন্তু এগুলি এগুলি কি ইসলামের কোন জিনিস হতে পারে তারপরে সফর মাসের শেষ বুধবারে যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে তাহলে সে অবধারিত অবশ্যই মৃত্যুবরণ করবে বৃহস্পতিবার তাকে তাহলে জেয়ার করতে হবে কোথায় গিয়ে কবরে বুধবারের সফর মাসের সে বুধবারে আপনার কোনো আত্মীয় স্বজন কি আপনি দেখতে যান তাহলে অবশ্যই সে মারা যাবে কেন আপনি দেখতে গেলেন দেখার কারণে বৃহস্পতিবার তাকে আপনাকে জেয়ারত করতে হবে দেখতে যাওয়া কোথায় কবরস্থানে এমন কি হতে পারে আপনারা বলেন এই সমস্ত চালু আছে খুব খুব ধুমধামের চালু আমাদের দেশে এরপরে আবার আরেকটি ঘটনা আপনাদের বলি আপনাদের দেশে খুব চালু আছে দুটো বলে আমি এটা শেষ করব রোকাইয়া আল্লাহ রাসুলের মেয়ে কার স্ত্রী উসমান রাজাল্লাহ তালান তিনি বিরাট ধনী মানুষ ছিলেন তিনি না উসমান গনি বলা হয় গনি মানে ধনী তিনি বিরাট একটা আয়োজন করলেন খাওয়া দাওয়ার ফাতেমা হাসান হোসেনকে দাওয়াত করলেন না আর না করার কারণে সমস্ত খাদ্য কি হল কয়লা হয়ে গেল এরকম গল্প শুনেন না আপনারা এমন হতে পারে যে আল্লাহ রসুলের মেয়ে ওসমান তারা আনহো যেখানে তিনি আল্লাহ রসুলের কাছ থেকে হাদিস শুনেছেন সবচেয়ে জঘন্য খাদ্য এই খাদ্য যে খাদ্যে ধনীদেরকে ডাকা হয় গরিবদেরকে বাধা দেওয়া হয় সবচেয়ে জঘন্য খাদ্য এমন যদি কোন স্থান হয় আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের যেখানে গরিবদের আত্মীয় স্বজন টাকা হয় না শুধু ধনীদের স্থান যারা কিছু দিতে পারবে খাট পালং টাকা পয়সা ঘুড়ি হ্যাঁ ইত্যাদি তাদের দাওয়াত হলে সেই দাওয়াতে যাবেন না আল্লাহ রসুল সবচেয়ে জঘন্য সেই খাদ্যটা এ আদি যাওয়ার পরেও এমন হতে পারে পারে আর একটা বলে শেষ করব দয়ার নবী হেঁটে যাই বলেন না কেউ গাছেরও তলায় এক হরিণ বাধা ছিল কি গল্পটা জানেন না যেখানে সেখানে দেখবেন এই একটা ক্যাসেট বাজতেছে আল্লাহ রসুল হেঁটে যাচ্ছিলেন এক হরিণ বানা ছিল সে খেয়ে ফেলছে তার বাচ্চাদের দুধ খাওয়ার জন্য আল্লাহ রসুলকে বেঁধে রেখে সে গিয়ে ফিরে আসলো ইত্যাদি এরকম গল্প আছে কিনা আপনার বুঝতে পেরেছেন না কথাটা বলতে হবে এই যে গান গল্প এগুলি ইসলামের নামে মনে করে মাশাল্লাহ দেখবেন যেখানে সেখানে বাঁচতে আছে ওইটা শুনে কোনো ফায়দা হবে নাকি কিন্তু ফায়দা হবে মনে করে আমরা বাজাতে থাকি ইমাম গাজদারি রহমতুল্লাহ আলাই বলছেন এবার আপনাদের বলছিলাম যে বেদাতের মানে পরিণাম কি প্রথমত এটা দুনিয়া এবং আখেরাতে অন্ধকার এক মনে রাখেন আপনারা নোট করেন কেউ খাতা করে নিয়ে আসেন না এবার বলেন কি আপনাদের আপনার কি ইমাম তিরমিজুর রহমতুল্লাহ আলাই নাকি ইমাম বুখারি একবার শুনলেন সব হেফজ করে নিলেন খাতা কলম নিয়ে আসবেন বা আমি অনুরোধ করবো ইসলামিক সেন্টার কর্তৃক আপনাদের খাতা কলম দেওয়ার জন্য পরশু থাকলে আপনারা পাঠান আপনার সময় কিন্তু আমি শেষ করে ফেলেছি এক নম্বরে দুনিয়া এবং আখড়াতে দল আল্লাহ রসুল বলছেন কি কুল্লু দল দলালা কুল্লু দলাতিন ফিন্নাম তো এ হলো কি পারলো কি অন্ধকার কিনা এক নম্বর পরিণাম দুই নম্বরে হল বেদাতির কোন তৌবা আল্লাহ রব আলমিন কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত সে বেদাতকে না ছাড়বে এর পক্ষে হানিস আছে আপনাদের বলতে আমি এখন আল্লাহ রসুল হানিস বলছেন যতক্ষণ পর্যন্ত বেদাতি তার বেদাত না ছাড়বে তার তো আল্লাহ কবুল করবেন না তাহলে দুই নম্বর ভালো গুণ কি ভালো ভালো না বন্ধু যে বেদাতির যতক্ষণ পর্যন্ত বেদাত সে বেদাত না ছাড়বে তার তো আল্লাহর কাছে কবুল হবে না দুই নম্বর তিন নম্বরে হল যে বেদাতি কখনো আল্লাহর কাছে তৌবা করে না কারণ সে কি এটাকে ইসলাম মনে করে ইসলামের কাজ মনে করে করে ঠিক না আপনি শির করলে মনে করে আরে শির করেছে আল্লাহ ক্ষমা করো ঠিক না করেন কিনা কোন কোন পাপ করলে সরাসরি আল্লাহর কাছে তোলা করে ইস্তেফার করেন কিন্তু বেদাতি তো মনে করে এটা আমি দিনের কাজ করলাম নেকির কাজ করলাম সে কোনদিন তোবা করবে করবে না তোবার তৌফিক তার হবে না তার পরিণাম তিন নাম্বার চার নম্বরে হলো হাউজে কাউসার আল্লাহ রসুল বসে বসে যখন সবাইকে পানি পান করাবে এক শ্রেণীর মানুষ যাবে তার উন্মতের আল্লাহ রসুল সাহাবাহিক ফেরেস তারা বাধা দেবে আল্লাহ রসুল বলবেন ছেড়ে দাও তারা তো নমাজ পড়েছে উজু চিনতে পারবে কিনা উজুর জায়গাগুলি ঝুঁকিবে হ্যাঁ সংক্ষিপ্ত বলছে আপনারা জানেন সেজন্য আল্লাহ করে আল্লাহ রসুলকে বলা হবে যে এরা আপনি অবর্তমানে কি করেছে আপনি জানেন না নতুন নতুন ধর্মের নামে বেদা আজ চালু করেছেন আল্লাহ করেছে আল্লাহ রসুল বলবেন সহকান সহকাল্লেমান গাইয়ার আবাদী আমার অবর্তমানে যারা দিনে দিনের নামে নতুন করে সংযোজন করেছে তাদেরকে তাড়িয়ে দাও বিতাড়িত করে দাও ওখান থেকে বাগিয়ে দাও তাহলে কি হলো চার নম্বর হাউজ কাউসারের পানি খাওয়া থেকে মারম হবে পাঁচ নম্বরে সুন্নতের ইত্তবা থেকে কি থাকবে দূরে থাকবে কারণ যে বেদাত করবে সুন্নতের তোবা করবে নাকি কারণ যখনই বেদাত করবে সুন্নত উঠে যাবে আপনাদের একটু আগে বললাম ছ পাঁচ ছয় নম্বরে হলো যে সে ইসলামকে ধ্বংস করবে ছয় নম্বরে কি ইসলামকে ধ্বংস করবে সাত নম্বরে হল আল্লাহ রব্বুর আলমিন বেদাত করার কারণে সেখান থেকে একটি সুন্নতকে উঠিয়ে নেবেন আপনারা ভালো করে হিসাব করেন সাত আট নম্বরে হল যে এই বেদাত হল শয়তানের কাছে সবচেয়ে প্রিয় পাপ শয়তান বলে কি আহলাক শয়তান বলে কি জানেন বলে যে আমি পরি আদমকে পাপ দিয়ে ধ্বংস করেছি আর বলি আদম আমাকে ধ্বংস করেছে পার করে সারা রাত গা বলিয়ে বলিয়ে খজরের নামাজ কাজা করালাম সকালে উঠে তাড়াতাড়ি উজু নামাজ পড়ে আল্লাহ কাছে তোবা করে কি পাপ থাকবে আর কেমন লাগান আল্লাহ রসুল বলছে যে তোবা করে তার জন্য কোনো পাপই থাকে না তো শয়তান বলে যে বনি আদমকে ধ্বংস করে পাপের মাধ্যমে আমাকে তারা ধ্বংস করে তোবা এবং পার করে ঠিক কিনা কিন্তু আমি দেখলাম যে এই তো অবস্থা থাকলে চলবে না আমার তো একটা পথ বাইর করতে হবে তখন আমি একটা পথ বাইর করলাম শয়তান বলছে সেটা হলো বেদাত কারণ বেদাত নেকির স্বভাবের উদ্দেশ্য করে আর বেদাতি কোনো সময় তোবা করার চিন্তা ভাবনাও করে না এইটা হলো এই জন্যে শয়তানের কাছে সবচেয়ে প্রিয় পাপ হলো কি বেদাত নয় নম্বর হচ্ছে যে বেদাত হলো একটা বেদাত আরো শত বেদাতের পথ খুলে দেওয়ার একটা মাধ্যম ঠিক কিনা আল্লাহ রাসুলের জীবন চরিত্র করতে গিয়ে কি হয়েছে গান বাজনা করে না ঢোক ঢাল বাজায় না গাঁদা খড়ি গাঁদা মদ খায় না করে কিনা এই অনুষ্ঠানে আপনার জশ্নে জুলুস করতে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট হয়ে অপচয় করে না যেখানে বাংলাদেশের গরিব ঢাকা শহরের ডাস্টবিন থেকে হাট চুষে যেখানে জীবনযাপন করে সেখানে কি প্রমোদের কি আনন্দে দিনের নামে তারা হাজার হাজার টাকা কি করে আলোকসজ্জা এবং আল্লাহ রসুলের মিলাদুন্নবী উদযাপন করতে গিয়ে খরচ করে করে না করে কিনা তাহলে এগুলি কি একটার মাধ্যমে আরো শত বেদাতের পথ খুলে যায় দশ নম্বরে হল যে বেদাতিরা সুন্নতিদেরকে ঘৃণা করে করে কিনা দেখবেন যারা হাতপন্থী আলেন তাদেরকে যারা বেদাতি অত্যন্ত ঘৃণা করে আপনারা দেখবেন এবার ঘৃণা করাকে ঠিক না বেঠিক বেঠিক এগারো নম্বরে হল যে তারা সুন্নতকে কখনোই জানতে চেষ্টা করে না বেদাতিরা কখনো সুন্নত জানার চেষ্টাও করে না বারো নম্বর হল এই বেদাতের কারণে মুসলিম সংহতির কি হয়েছে গোড়ায় কুটারাঘাত করা হয়েছে তোমরা সংঘবদ্ধ হয়ে থাকো ওই করে উনি করেছেন এক বেদাত চালু উনি এক বেদাত চালু উনি এক বেদাত চালু কি হয়েছে আপসের মধ্যে বিভিন্ন দল তৈরি হয় নাই ইসলামের সংহতিতে কোরআনাঘাত করা হয় নাই তাহলে বারো নম্বর ক্ষতি হলো যে আপোষের মধ্যে দ্বন্দ্ব হয়েছে একজন আরেকজনকে ভালোবাসি না একজন আরেকজনকে খারাপ জানি একজন আরেকজনকে শুধু তাই না কিভাবে তাকে ধ্বংস করা যাবে শেষ করে যাবে এমনটাও করে এরপরে আসি আপনারা কিভাবে আমরা বেদার থেকে বাঁচব আপনাদের সঙ্গে অর্ডার করেছিলাম আপনারা একটু সময় দেবেন এক নম্বরে হলো কোরআন এবং আদেশকে রিসার্চ করা পড়া কিভাবে বেদাতকে আমরা বেদাত থেকে বাঁচবো তখন আপনি কোরআন আদেশ পড়বেন নিজে তখন জানবেন যে এটা আল্লাহ আল্লাহ রসুলের তরিকা তখন আপনি বাকিগুলিকে বাদ দেবেন ঠিক কিনা এক তাহলে আপনারা কি কোরআন হাজ পড়তে চান তলা করে ইসলামিক সেন্টারের বইপত্র নেবেন তলা করে ইনশাআল্লাহ যদি তুমি বলেন একটু আমি একটু সাহস পাই আপনাদের সঙ্গে এত আসতে বললে তো মনে করবে খুবই দুর্বল আপনারা এক দুই নম্বরে হল এই কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসুলের পড়ানো ক্লাসের ব্যবস্থা এই যে আপনারা আজকে পড়ছেন জানতে পারছেন না নিজেরা পড়বেন আপনি জেনেছেন অন্য ভাইকে পড়ান একটা বই দেন তাহলে নিজে পড়া একটা এক নম্বর পদক্ষেপ দুই নম্বরে পড়ানো আনিস কোরআন পড়াবের জন্য উৎসাহিত করা আপনি একটা বই নিয়ে ইসলামী সেনাতে পড়লেন আরো দশজন ভাই আছে তাকে দেওয়ার চেষ্টা করলেন না তারপরে সপ্তাহে আপনি আবার আপনার নামে গিয়ে বলেন আমার এক ভাই আছে তাকে আমি পড়তে দেবো তাকে পড়ানো দুই তিন নম্বরে হল যে বেদাতি এবং খোরাপিদের সংস্পর্শ ত্যাগ করতে হবে তাদের সঙ্গে বসা যাবে না কারণ বসলে আপনার মধ্যে ঢুকবে তাদের অনুষ্ঠানে যাওয়া যাবে না তিন চার নম্বরে হলো যে বিবাদ এবং খোরাফি যারা তাদের বইপত্র পড়া থেকে আপনাকে বিরত থাকতে হবে কারণ পড়লে আপনার মাথায় ঢুকে যাবে এমন চমকদার করে এমন সুন্দর করে আপনাকে উপস্থাপন করবে যে আপনি মনে করবেন না এটা কি আর মিথ্যা হতে পারে আমার এক বন্ধু আপনার এখানেই দাম্বামে চাকরি করে মতিউর রহমান আপনারা দেখবেন নমাল ত্যাগকারীর হুকুম একটা বই অনুবাদ করেছে ইসলামে দিক নির্দেশনা বইটা হ্যাঁ জীবন পদ্ধতি মতিউর রহমান ভাই উনি একদিন আমি যখন আমি লাস্ট ইয়ারে আর উনি হলেন থার্ড ইয়ারে হাদিসে পড়তাম একদিন আমার এক ভাইনা ছিল তোকে মামু করে বলতো একদিন জাল হাদিসগুলি পড়তেছে পড়তে পড়তে বলছে মামু এত সুন্দর হাদিসটা জাল হয়ে গেল বুঝলেন আপনি আপনি যদি পড়েন আশ্চর্য হয়ে যাবেন যে এটা আল্লাহ রসুলের হাদিস কি হবে না কথাগুলি এত সুন্দর এত সাজানো গোছানো এত বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে তৈরি করা মনে হবে না এটা আল্লাহ রসুলের হাদিসই মনে হয় বুঝছেন না কিন্তু এইভাবে মানুষ ঢোকায় পড়ে যায় পাঁচ নম্বরে হল রাসুল্লাহ সাল্লাম সাহাবা একরামের চরিত্র আপনাকে জানতে হবে রাসুলের চরিত্র পড়তে হবে আউবাকারের ওমার উসমান আলী তারা কি ধরনের মানুষ ছিলেন পাঁচ ছয় নম্বরে যখনই আপনার কোন মতভেদ দেখা যাবে যখনই বুঝবেন যে এটা কেউ বলছে বেদাত কেউ বলছে সুন্নত তখন কোথায় যেতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিকে কোরআন হাদিসের দিকে ছয় সাত নম্বরে হল আপনাকে মনে রাখতে হবে কোরআন ইসলামী ভ্যাস ভুষে দাড়ি টুপিওয়ালা এক শ্রেণীর মানুষ আছে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে যারা বেদাত চালু করার জন্য সর্বত চেষ্টা করে এই ধরনের এক শ্রেণীর মানুষ আছে কথা আপনার ব্রেনে রাখতে হবে ঠিক কিনা যখন আপনি জানবেন যে এই পথে আমার দুশ্মন আছে তখন না আপনি সতর্ক হবেন এটাও একটা পন্থা অপরাধ এবং খোরাফাত থেকে বেঁচে থাকা যে এক শ্রেণীর মানুষ আছে ইসলামের বেশভূষে এবং আলেমদের বেশভূষে দাড়ি টুপি এবং পাঞ্জাবি টুপি আলা মানুষ যারা বেদাতের ব্যবসা করে এক শ্রেণীর মানুষ আছে কথা আপনাকে বেড়ে রাখতে হবে ছয় সাত আট নম্বরে হল বেদাত এবং বেদাত এবং খোরাফি যারা তাদের কথাগুলি কোরআন হাদিস দিয়ে মাপতে হবে এক নম্বরে কোরআন হালিস তো পড়েছে আল্লাহ করে আপনি দিনাই এবার মাপার চেষ্টা করবেন যে ঠিকই এটা কি কোরআন হালিস কিনা আট নয় নম্বরে হলো যে কিছু বেদাতিদের কারামাত আছে কারামাত বুঝেন অলৌকিক কিছু মানুষ দেখায় জিন তাবে করে অথবা শৈতানকে তাবে করে কি করে অলৌকিক কিছু জিনিস দেখায় মানুষ ভুলে যায় ঠিক এমন যে অলৌকিক কারামতি দেখায় সেই কি এমন মিথ্যা কথা করতে পারে বেদাত করতে পারে তার দ্বারা কি বেদাত হতে পারে এমনটা আমাদের দেশে অহরহ হয় ইমাম গাজালি রহমতুল্লাহ একটি কথা না বলে আমি সবর করতে পারলাম না ইমাম গাজালি রহমতুল্লাহ বলছেন যে তুমি দেখো কোনো ব্যক্তিকে হাওয়া দিয়ে উড়ে যাচ্ছে আকাশে শূন্য উঠতেছে পানির উপরে যাই নামাজ বিচার দিয়ে নামাজ পড়ছে অথবা পানির উপর দিয়ে হাঁটতেছে পরক্ষণে তুমি তার আমলগুলিকে কোরআন হাল দিয়ে মাপো যদি বিন্দু পরিমাণে তার কোনো চরিত্র কোনো কথা তার কোনো কাজ কাম যদি আল্লাহ রসুলের সুন্নতের খেলাফ দেখতে পাও ফারাম ফাইন্নাহু শৈতান তাহলে জেনে রাখো সে শৈতান তাহলে রাসুলের বিন্দু পরিমাণে খেলাফ যে চলবে সে অলি হতে পারবে আর অলি না হলে তার কারামতি হবে না এই জন্য ইমাম তাইমা রহমতুল্লাহ একটা কিতাব লিখেছেন আল ফারুক শৈতান ও আউলিয়াই রহমান আল্লাহর অলি এবং শৈতানের অলির মধ্যে পার্থক্য এটা পড়লে বুঝবেন যে কিছু কারামতি যেগুলি শৈতানি কারামতি ঠিক কিনা শৈতান অনেক কিছু করতে পারে না এই জন্য মনে রাখতে হবে যে কিছু আল্লাহর ওয়ালির নামে যারা শৈতানি কারামতি দেখিয়ে ইংলিশি কারামতি দেখিয়ে জিন তাবে করে কারামতি দেখিয়ে আপনার সুন্দর তোমার মেয়েকে জিন চাপাই দিয়ে পাগল করে দিবে মেয়েকে ভালোবাসেন না বাসেন না আরেকজন জিন এসে বলবে তুমি এত ব্যস্ত কেন চলে যাবে হুজুরের কাছে চলে যাবেন আপনি যাইতে বলবে হ্যাঁ বুঝেছি মেয়ে নিয়ে খুব ব্যস্ত না অমুক দিন পাগল হয়ে গেছে ঠিক না বাপ্পা এত বড় কারামতি হুজুর জানলেন কেমনে নষ্ট তো করেছে সেই খাবজি গিয়েছিলাম গত সপ্তাহে এক বন্ধু এই ঘটনা আমাকে শোনালেন সত্তর হাজার টাকা খেয়েছে কিন্তু তার কাজ করে দেয় নাই তদবির করে দেয়নি বরং তাকে আরো জাদু করে পাড়া করে রেখেছিল বুঝছেন এবার কি এই এক গ্লাস পানি নিয়ে যাও পানি না খাওয়াইতে বাড়িতে গিয়ে দেখেন আপনার মেয়ে ভালো হয়ে গেছে ও তো জিন টেনে এসে আপনার যাওয়ার আগে ঠিক না চাপাই রেখেছিলাম তা আমি আমি যদি টেনে নিতাম মাশাল্লাহ আরে পানি খাওয়াতো তো এত বড় কারামতি হুজুরে এইভাবে কারামতিতে মানুষ বিশ্বাস করে এরপরে হল আপনার দশ নম্বরে দশ নম্বরে হল যে আপনার যে সমস্ত কিতাব যে সমস্ত বইপত্রে ওই বেদাত এবং খোরাফিদের আলোচনা করা হয়েছে এমনি জানবেন আপনি বাঁচবেন কিভাবে খোরাফাদ এবং বেদাত থেকে এমন কিছু বই আছে না যেগুলি সম্পর্কে ওই সমস্ত আলো নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক কিনা ওইটা বেদাত ওইটা বেদাত ওইটা খোরাফাত এই বইগুলি পড়লে আপনি জানতে পারবেন ঠিক কিনা তাহলে এই দোষটি যদি পদক্ষেপের কোন আপনি গ্রহণ করেন একটি বা কোন সবগুলি তাহলে আপনি বেদার থেকে বাঁচতে পারবেন আজকের মতো আপনাদের কাছে এই আহ্বান রাখবো আসুন আমরা রসুল সাল্লাহ সাল্লামের জিন্দিগি করি তার সুন্নতির পাবন্দি করি তাহলে তার মহাব্বত হবে এর মাধ্যমে আমাদের এই হলো কি তাহলে কি কল্যাণ আমাদের আসবে আমরা বেদাত এবং খরাফাতকে জানি এবং এখান থেকে জেনে সেখান থেকে নিজেকে বেঁচে থাকার মতো আমরা পদক্ষেপ গ্রহণ করি আসেন সামাজিকভাবে ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয়ভাবে সার্বিকভাবে বই পত্রের মাধ্যমে আমরা এই সমস্ত বেদাত এবং খরাফাতের বিরুদ্ধে সোলান উঠাই বলি আমরা চাই শূন্যতের পাবন্দি করতে খরাফাত এবং বেদাতকে আমরা এখানে পদভূষিত করতে চাই এটার মূল পূরণ করতে চাই এই কামনা রেখে এই দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সত্যিকারের মাহাব্বাত করার তৌফিক দান করবেন আল্লাহ আমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য রাসুলের অনুসারী এবং অনুগামী হিসাবে যেন আমাদেরকে কবুল করেন বলে আল্লাহ আমিন আল্লাহ হাজ কাউসারের পানি পান করলে আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ আমিন আকুল কাউলি হাজ আস্তাফুর আল্লাহর ইন্দা রফুর আলাইকুম রহমতুল্লাহ সংক্ষেপে আপনাদের আমি অনেক কথাই ছেড়ে দিলাম আপনারা চেষ্টা করবেন বেদাত এবং সুমত কি জানার জন্য এবং বেঁচে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারবে আর কি প্রশ্ন হচ্ছে যে অনেক দলের সমারোহতে বা অনেক দল থাকা অবস্থায় আমি কোন দলকে আমি গ্রহণ করব। কারণ আমরা জানি ওনার আমি এক প্রশ্নটা ই করছি স্পষ্ট যে কোনো একটা দল ধরতেই হবে এই কথাটা ঠিক না শেষের কথাটা ঠিক না যে কোনো একটা দল ধরতেই হবে না বরং আপনাকে বিবেক দিয়েছেন মহানব্বুল আলমী কোরআন হাদিস আপনার কাছে আছে ভালো আলেম ওলামাও আছে আল্লাহ করে আমাদের দেশে তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন যে কোন দলটি হাকের উপরে আছে এমন দল যদি আপনি পান সেই দলের অনুসারী হন আর যদি না পান তাহলে আপনি সব দল ছেড়ে আপনার মতো আপনি জিন্দিগি করতে থাকেন কারণ একজন মানুষ এখনো হাত পাই না কি বলবো তাকে যে ওই দেহাত্মার সঙ্গে আপনি জড়িয়ে দেন না সংক্ষেপ এটাই উত্তর আর খিজির সম্পর্কে দুইটা মত রয়েছে কারো কারো মতে এই যে তিনি কারো মতে যে তিনি আল্লাহর রাসুল এবং নাবি ছিলেন জুম্মুর বা অধিকাংশের মতে তিনি আল্লাহর ওয়ালি ছিলেন রাসুল ছিলেন না এই জন্য সাধারণত যেহেতু জিনিসটি স্পষ্ট না কোরআন হারিসের আলোকে কোন স্পষ্ট এমন কোন আমাদের কাছে বাণী নেই যার আলোকে বলবো যে তিনি নবী ছিলেন অথবা বলবো যে তিনি অলি ছিলেন এই জন্য মতানৈক্য থাকার কারণে তাকে আমরা অলি বলবো বা নবী যদি বলি তাহলে আলাহ ইসলাম বলবো আর যদি কোনো ওয়ালি সম্পর্ক আলাহ ইসলাম বলি মানে তার উপর আল্লাহ শান্তি বসিত হোক আসসালাম আলাইকুম আপনাকে যদি শান্তি দিতে পারে তো একজন আল্লাহ আলীকে সালাম দেওয়া যায় না যাই দ্বিতীয়ত একটা কথা আমি আপনাদের অতিরিক্ত বলবো অনেকের ধারণা যে খিজির তিনি এখনো বেঁচে আছেন এই ধারণাটা সঠিক নয় বরং তিনি ইন্তেকাল করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি একটি ভাষণে বলেছিলেন যে আজকের দিনে আজকের দিন থেকে একশো বছরের পরে তোমাদের কেউ আর এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে না একটা ভাষণে তিনি বলেছিলেন যে আজকের দিন থেকে একশো বছরের মাথায় আর এই পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না যারা এখন পৃথিবীতে আছেন তাহলে যদি খিদির বেঁচে ছিলেন তাহলে মারা গেছেন ঠিক কিনা হ্যাঁ আর যদি আগেই মারা গেছেন তাহলে